এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে শুকুর গুজার হচ্ছি আমরা বলছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর মুসলিম জাতি এক কঠিন মুহূর্ত অতিক্রম করছে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম এর এরশাদ করেছেন ইউশিকুয়ান তাদা আল উমাম এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো আল উমাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ শব্দটি ব্যবহার করেছেন বর্তমানেও জাতিসংঘের আরবি হচ্ছে আল উমামুল মুত্তাহিদা আল্লাহ রসুল এই শব্দটাই ব্যবহার করেছেন যে জাতিগুলো কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে তারা মাঠে নামবে একজন অপরজনকে আহ্বান করবে যেরকম ভাবে খাবার দস্তরখান বিছিয়ে মেহমানদেরকে ডাকা হয় খাবারের জন্য ঠিক এরকম ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য সাহাবায়করাম প্রশ্ন করলেন যে ইয়া রাসুলাল্লাহ তখন কি মুসলিমরা একেবারেই নগণ্য হবে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বললেন না মুসলিমদের সংখ্যা তখন অনেক বেশি হবে কিন্তু তোমাদের মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই কিন্তু তাদের অবস্থা হবে বন্যার পানির সঙ্গে যেমন খড়কুটা ভেসে যায় এই ভাসমান খড়কুটার মতো অবস্থা হবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এর কারণটা কি বললেন তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেওয়া হবে সাহাবা রাম বললেন অমাল ওহান ওহান কি জিনিস আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বললেন দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত অহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা আল্লাহর রাস্তায় মৃত্যুকে অপছন্দ করা এই কারণেই তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকে যাবে তোমাদের এই পরিস্থিতি হবে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে প্রায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কথাটা বলেছেন যদি আমরা দেখি ইরাকে হামলা করার পূর্বে আফগানিস্তানে হামলা করার পূর্বে কাফের শক্তিগুলো কিভাবে একজন অপরজনকে আহ্বান করেছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী হাদিসের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যায় আজকে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর মুসলিম জাতিকে কিভাবে ধ্বংস করা যাবে পৃথিবীর মানচিত্র থেকে কিভাবে মুছে ফেলা যাবে মুসলিমদের অস্তিত্বকে এই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে কাফের শক্তিগুলো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা আল্লাহ রসুলাম বলেছেন সমস্ত কাফের এক জাতি মুসলিমদের বিরোধিতায় সমস্ত কাফের এক আমরা তাই দেখতে পাচ্ছি আজকে ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন সব এক হয়ে গেছে একটা জাতির বিরুদ্ধে কাদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে এমনি ভাবে আমরা এর ফলে দেখি একদিকে মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস ওরা দখল করেছে মুসলিমদের জমিন দখল করে ওখান থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দিচ্ছে মুসলিমদের বাড়ি ঘরগুলোকে বুলডুজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে মুসলিম শিশুরা যখন ফিলিস্তিনের স্কুলে যায় ওদের তল্লাশি করে ওরা হয়তো ঢিল ছুড়ল এর জবাবে ওরা ট্যাঙ্কের গোড়া দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে ইরাকের বুকে হামলা করার পূর্বে আমেরিকা অবরোধ দিয়ে প্রায় দশ লক্ষ মুসলিম শিশুদেরকে হত্যা করেছে আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আপনারা জানেন যখন বামিয়ানের মূর্তি ভাঙ্গা হয়েছিল সারা দুনিয়ার মিডিয়াগুলো তোলপাড় সৃষ্টি করল মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আর সেই আফগানিস্তানে যখন একটা প্রাইমারি স্কুলে বোমা হামলা করে তিনশো শিশুদের হত্যা করলো তাদের লাশগুলো লাইন দিয়ে সারিবদ্ধভাবে যখন রাখা হলো পৃথিবীর মিডিয়াগুলো চুপ থাকলো এটা মানবাধিকার লঙ্ঘন হয় নাই কারণ এরা মুসলিমদের শিশু এমনি ভাবে আপনারা জানেন যখন পূর্ব তিমুরে মুসলিম দেশের একটা অংশ ওরা আজ থেকে প্রায় বিশ বছর আগে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রিপোর্ট করেছে দুই কয়েক তারিখ কয়েকদিন আগে সেখানে বলেছে সত্তর বছর আগে আসলে সত্তর বছর লাগে নাই ওরা এই প্ল্যান করেছিল মাত্র ২০ বছর আগে সেই প্রাণ করে মাত্র দুইশো ছেলেদেরকে যুবকদেরকে ওরা প্রশিক্ষণ দিয়ে মুসলিমদের উপরে হামলা করালো মুসলিমদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল মসজিদগুলোতে আগুন লাগালো এরপরে যখন মুসলিম ছেলেরা তৈরি হল তখন জাতিসংঘের বাহিনী চলে আসলো এরপরে সেই ইন্দোনেশিয়ার একটা রাজ্যকে একটা এলাকাকে খ্রিস্টান রাজ্য ঘোষণা করল পূর্ব তিমুর মুসলিমদের বুকে আবার খ্রিস্টান রাজ্যরা করল একই ধরনের চক্রান্ত করেছে দক্ষিণ সুদানে সেখানেও ওরা খ্রিস্টান রাজ্য বানিয়েছে এমনি ভাবে বর্তমানে এই চক্রান্ত হচ্ছে পার্বত্য অঞ্চলকে নিয়ে আপনারা জানেন কয়েকদিন আগে বাংলাদেশের সেনাবাহিনী সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিয়েছে সেখানে তারা এই শব্দগুলোই ব্যবহার করেছে যে পার্বত্য অঞ্চল যেন পূর্ব তিমুর আর দক্ষিণ সুদান না হয় তাহলে এখানেও এরা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আর একটা ইসরায়েল অথবা পূর্ব তিমুরের ন্যায় খ্রিস্টান রাজ্য বানাবার জন্য একদিকে এহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত আর একদিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো একটা ভবিষ্যৎবাণী করেছেন মুসলিমদের অবস্থানে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটা মেসকাতুল মাসাবিহ নামক কিতাবের কিতাবুল এলেমের ভিতরে পাবেন শেষ দিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সৈয়াতি সে জামান মানুষের সামনে মুসলিমদের সামনে এমন একটি সময় আসবে মিনাল ইসলামে ইল্লা ইসমুহু যখন ইসলামের শুধুমাত্র নাম ছাড়া আর কিছুই থাকবে না নাম ইসলাম এরা জানবে না ইসলাম অর্থ কি আপনারা আজকে শিক্ষিত লোক আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় ইসলাম অর্থ কি হয়তো অনেকেই বলবেন ইসলাম মানে শান্তি কারণ এটাই শেখানো হয় দেশে অথচ আপনারা কোনোদিন যাচাই করেন না ইসলাম মানে কি আসলে ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে এটা সত্য কিন্তু তাই বলে ইসলাম মানে শান্তি নয় এটা সুকৌশলে এই খ্রিস্টানেরা এহুদিরা ভারতবর্ষ দখল করে ওরা এই কাজটাই করেছে মুসলিম জাতির মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে ইসলাম মানে শান্তি কাজে তোমরা শান্তিতে বসবাস করবে নামাজ রোজা করবে ঘুমাবে আর আস্তে আস্তে হাঁটবে খবরদার পিঁপড়ায় যেন টের না পায় জমিনে তোমাদের বুজুর্গির মাপকাঠি হবে তোমরা সবসময় ঘরে বসে থাকবে খানকায় বসে থাকবে জঙ্গলে গিয়ে আবাদত করবে নির্জনে ভালো কথা এগুলো আমরা ভালোই মনে করি কিন্তু ওদের উদ্দেশ্য কি ওদের উদ্দেশ্য হচ্ছে ফসলু সিয়াসাতে আনিদ্দিন দিন রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা রাখবে তোমরা ওই মস্তিদি গিয়ে কাজ করো খবরদার রাষ্ট্র নিয়ে কোনো কথা বলবে না ইসলামের অর্থনীতি পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি ইসলামের কি আছে এইগুলো নিয়ে তোমরা খবরদার কথা বলবে না নতুবা ইসলাম মানে ওরাও ভালো করে জানে ডক্টর হান্স ভে উনি ওনার ডিকশনারি লিখেছেন ইসলাম মানে কি ইংলিশে লিখেছেন পরিষ্কার করে দিয়েছেন ইসলাম মানে শান্তি না ইসলাম মানে হচ্ছে কারো কাছে আত্মসমর্পণ করা আর মুসলিমদের পরিভাষা ইসলাম বলে এক আল্লাহর বিধানের সামনে এক আল্লাহর হুকুমের সামনে এক আল্লাহর বাণী কোরআনের সামনে জীবনের সকল ক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি এটা কুফাররা ভালো করে জানে ওরা জানে এটার অর্থ এই অর্থ দিয়ে মুসলিমরা জানে তাহলে এই মুসলিম জাতিকে আর কোনোভাবে দমন করা যাবে না সেজন্য ওদেরকে শিখাও ইসলাম মানে শান্তি হ্যাঁ সালাম অর্থ শান্তি আমরা একজন আরেকজনকে সালাম দেই সালাম আসসালাম আলাইকুম তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এই সালাম অর্থ শান্তি ইসলাম মানে হচ্ছে এক কথায় এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা মানব রচিত বিধান মানব রচিত আইন কানুন বাতিল করে মানুষের সার্বভৌমত্ব মানুষের সংবিধান মানব রচিত আইন সব বাতিল করে এক আল্লাহর সার্বভৌমত্ব এক আল্লাহর সংবিধান কায়েমের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে ইসলাম আর এরকম যারা কাজ করে এরকম যারা আল্লাহর হুকুম মেনে চলে তাদেরকে বলে মুসলিম কিন্তু আজকে মুসলিম জাতি তা ভুলে গেছে আজকে মুসলিম কাকে বলে মুসলিম জাতি আজকে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা গাউসুল আজম খাজা বক্স গঞ্জে বক্স আতা বক্স বন্দা নওয়াজ গরিব নওয়াজ এই সব টাইটেলগুলো দিয়ে মানুষদেরকে পীর বুজুর্গদেরকে আল্লাহর আসনে বসিয়েছে কারণ এই প্রত্যেকটা কাজ আল্লাহর কার কাজ আল্লাহর কাজ আপনারা জানেন আমাদের এই দেশে মহাখালীতে একটা মসজিদ আছে গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানি মসজিদ আপনি চিন্তা করেন নাই গাউস মানে কি গাউস অর্থ কি বিপদে সাহায্যকারী গাছাতান বিপদে উদ্ধারকারী বিপদে সাহায্যকারী আলা আজম মানে সবচেয়ে বড় তাহলে অর্থ দ্বারা এই সবচেয়ে বড় বিপদে সাহায্যকারী সে কে না কোনো মানুষ তাহলে মানুষকে যদি কেউ গাউসুল আজম বিশ্বাস করে সে ব্যক্তির সঙ্গে সঙ্গে মুশ্রেক হয়ে যায় বান্দা নামাজ গরিব নামাজ খাজা গরিবে নামাজ বলে না গরিব নামাজ অর্থ কি ফার্সি শব্দগুলো আপনার অর্থ জানেন না গরিবে নামাজ মানে যে গরিবকে অসহায়কে যিনি দান করেন দান করার মালিককে না কোনো মানুষ এইভাবে আজকে বহু ইলা এবং বহু রবের এবাদত চলছে এজন্য মুসলিম জাতি আজ চতুর্দিকে বদদলিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত মুসলিম জাতিকে আজকে কেউ ভয় করে না অথচ সাহাবাইক রামদের যুগে আপনারা জানেন মুসলিমদের ভয়ে গোটা দুনিয়া সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপত কেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু খবরদার তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবো উচ্চাসনে তোমাদের শত্রুর কত শক্তি কত অস্ত্র আছে এগুলো তোমাদের চিন্তা করার দরকার নেই ওলা তাহিনু ওলা তাহানু তোমাদের ভয় নেই চিন্তা নেই ওয়াং তুমুল আলাউনা তোমরাই থাকবো থাকবে আসনে তোমরাই থাকবে বিজয়ী ইনকুম তুম মমিন শর্ত হচ্ছে তোমরা যদি মমিন হতে পারো সেই মমিন কারা আজকে আমরা নিজেদেরকে দাবি করে মমিন কোরআনের সুরায় বাকার আট নম্বর আল্লাহ বলছেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি অবিল আখের আমরা পরকালেও বিশ্বাস করি আমরা পাক্কা মমিন আল্লাহ বলছেন আমা হুম বিমিন না ওরা মমিন নয় ওরা মুনাফিক ওরা কি মুনাফিক আমরা মনে করি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না সেই জন্য ওরা কাফের ছিল আমরা আল্লাহ বিশ্বাস করি আমরা এই জন্য মুসলিম হয়ে গেছি এই বিশ্বাস করে না আমার দেশে মানুষ এটাই মনে করে যে আগের যুগের লোকেরা আল্লাহ বিশ্বাস করতো না মক্কার কুফার আল্লাহ বিশ্বাস করতো না এই জন্য ওরা কাফের বিষয়টা কি এরকম আমরা কোরআনুল করিমকে জিজ্ঞেস করব আসলে মক্কার কুফাররা বিশ্বাস করতো কিনা আল্লাহর কোরআনে পরিষ্কার বলা আছে সুরাজ জুখরবের সাতাশি নাম্বার আয়াত পড়ুন আল্লাহ বলছেন ওয়ালাইং সাল তাহম্মান খালাকাহুম হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কাদেরকে মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে লাইয়াকুলুন্নাল্লাহ তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে তাহলে মক্কার কুফফাররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে এবারে আসুন আরো সামনে আল্লাহ তাআলা সূরা জুখরুবের 9 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন তারা বলবে সবগুলো সৃষ্টি করেছেন কে আজিজুল আলিম এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুবাহান এগুলো সৃষ্টি করেছেন তাহলে মক্কার কাফেররাও বিশ্বাস করত আসমান জমিনের সৃষ্টিকর্তা আছেন একজন তিনি কে তিনি মহাবিজ্ঞানীও তিনি মহাপরাক্রমশালীও এইগুলো আল্লাহর নবীর যুগের কাফেররাও বিশ্বাস করত এমনি ভাবে আজকে আমাদের সমাজে এই কালেমার দাওয়াত ব্যাপকভাবে হচ্ছে আমি এগুলো আসতেছি আস্তে আস্তে কেউ তর্জমা করে লাই মানে কিছুর থেকে কিছু হয় না আল্লাহর থেকে হয় আছেন এরকম দোকানে খাওয়ায় না ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না আসমানে খাওয়ায় না জমিনে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না এই তর্জমা করা হয় লাইলাহার তর্জমা কি এটা আমরা এইটাই যদি হয় কোরআনকে আমরা জিজ্ঞেস করবো কোরআন পরিষ্কার বলছে না মক্কার কুফারা এগুলো বিশ্বাস করতো তাহলে মক্কার কাফেরদের সঙ্গে কোনো দ্বিমত হতো না আল্লাহ তালা কোরআনে বলছেন হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মক্কার কুফাদেরকে জিজ্ঞাসা করেন মান্নাজ কে আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদামিম বাদি মৌতিহা অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করেন কে ফসল হওয়ার উপযুক্ত করেন কে লাইয়াকুল উন্নাল্লাহ তারা বলবে সব করেন কে তাহলে মক্কার কুফররা বিশ্বাস করত যে ফসল দেওয়ার মালিককে এরকম ভাবে বৃষ্টি দেওয়ার মালিককে এটা মক্কার কুফররা বিশ্বাস করত এমনি ভাবে আল্লাহ সুবাহ আরো বলছেন যে চন্দ্র সূর্য এরকম ভাবে গ্রহ নক্ষত্র পরিচালনা করা মালিক আল্লাহ এটা ওরা বিশ্বাস করত আমরা যে আরো সামনে চলি আমরা দেখব যে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে কারণ শয়তান আল্লাহর বেহেস্ত দেখেছে জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরেও শয়তান আল্লাহর কাছে আবেদন করেছে কার কাছে আবেদন করেছে আল্লাহর কাছে আবেদন করেছে রব্বি হে আমার রব ফাংজির নীলা আমাকে কেমত পর্যন্ত হায়াত দান করুন শয়তান আবেদন করেছে কার কাছে আল্লাহর কাছে এমনি ভাবে আমরা যদি দেখি যে ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছিল ওই ফেরাউনও আল্লাহকে বিশ্বাস করত ফেরাউনেরও আল্লাহ বিশ্বাস করত অনেক আল্লাহ ছিল ওর কোরআনুল কারিমে সুরা আরাফের একশো সাতাইশ নম্বর দেখবেন আল্লাহ তারা বলছেন মুসা আলাইহিসালাম এবং হারুন যখন তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন এই ফেরাউন এবং তার মন্ত্রীগণ পরামর্শে বসল ফেরাউনকে তার মন্ত্রী পরিষদ যে পরামর্শ দিয়েছিল কোরআনে সেগুলো আছে কোরআন বলছে অকাল আল মালাউমিন কমে ফেরাউনা ফেরাউনের মন্ত্রী পরিষদ তাকে পরামর্শ দিল তাকে বলল আতাদারু মুসা ওয়া কওমাহু তুমি মুসাকে এবং তার জাতিকে কি এই সুযোগ দিবে লিউফসিদু ফিল আরদে যে তারা জমিনে ফাসাদ করবে আলে হাতাকা এবং তোমাকে আর তোমার আল্লাহদেরকে বর্জন করবে তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে সুরা আরাফের একশো সাতাশ সাতাশ নম্বর আয়াত এখানে পরিষ্কার হয়ে গেল যে ফেরাউনের অনেকগুলো আল্লাহ ছিল এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে কোরআনুল করিমের সুরায় মায়দার আঠারো নম্বর আয়তে আছে আল্লাহ তারা বলছেন খ্রিস্টানরা বলে ইহুদিরা বলে এহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহি আমরা আল্লাহর সন্তান আল্লাহর নাতি পুতি ও আহিবাহু এবং আল্লাহর প্রিয় সন্তান প্রিয় নাতি পুতি তেজ্য পুত্র না আল্লাহর পুত্র আবার কি না তেজ্য পুত্র না আল্লাহর প্রিয় পুত্র তাহলে বোঝা গেল এই বর্তমান যুগের এহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় আজকে এটাই আমাদের ক্লিয়ার করতে হবে আমরা সাক্ষী দেই আসাদু আল্লাহ ইলাহা সাক্ষী দিচ্ছি কিসের সাক্ষী দিচ্ছি একজন লোক আদালতে গেল জজ জিজ্ঞেস করলো যে তুমি কে বলে আমি একজন এই খুনের মামলার সাক্ষী আচ্ছা বলো কে খুন করেছে বলে তা তো জানি না আচ্ছা কাকে খুন করেছে বলে তাও তো জানি না কোর্ট কি বলবে আদালত বলবে তার ফাজলামি করার জন্য আদালতে এসেছো পুলিশটা করে জেলে ঢুকাও দুনিয়ার একটা সামান্য সাক্ষী না বুঝে দেওয়া যায় না আর আমরা সাক্ষী দেয় সাধু আল্লাহ ইলাহা কিন্তু কি বলছি এটা জানি না এ সাক্ষীও দিচ্ছি এর পরিপন্থী কাজগুলো করছি এজন্য আমার মনে পড়ে মিশরের সেই বিশিষ্ট আলেম যার বাংলা তাফসির বের হয়েছে ফি আলীল কোরআন অনুবাদ হয়েছে মা আলিম ফি তরিক ওনার লেখা বই এই কিতাব লেখার কারণেই মূলত ওনাকে ফাঁসিতে ঝুলতে হয়েছিল ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে এর আগের রাতে জেলখানার ইমাম গেল ওনার কাছে উনি জিজ্ঞেস তুমি কে বললো আমি জেলখানার ইমাম সাহেব কেন আসতেন আপনার তো ফাঁসি হচ্ছে আর যে সমস্ত মুসলিমদের ফাঁসি হয় তাদের তবা পড়াই কালেমা পড়াই আমি এটা আমার দায়িত্ব আচ্ছা তুমি কালেমা পড়াও বলো তো কি কালেমা পড়াচ্ছ যে লাইল্লাহ পড়াই আশ্চর্য আমি তো এই লাই লাইল্লাহ বলার কারণে এই লাই লাইল্লাহর সাক্ষী দেওয়ার কারণে এই লাই লাইল্লাহ সাক্ষী দেওয়ার জন্য মুসলিমদেরকে উদ্বুদ্ধ করার কারণে আজকে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি যে সরকার আমাকে লাইল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে ওই সরকার তোমাকে লাইল হাইল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছে বোঝা গেল তোমার লাইল হাইল্লাহ আর আমার লাইল হাইল্লাহ এক নয় যাও তুমি তোমারটা নিয়ে থাকো তোমার কাছে লাইলাহা পড়ার দরকার নেই আমার ভাইরা আমার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরাও হাইল্লাহ বলি আর আল্লাহর নবীও লাইল্লাহ বলেছিলেন আল্লাহর নবী যেদিন লাইল্লাহ বলেছিলেন তখন অবস্থা কি ছিল এটা আমি আলোচনা করে তারপরে মূল আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম যখন নবদ প্রাপ্ত হলেন গোপনে গোপনে তিন বছর পর্যন্ত ইসলামের দাওয়াত পেশ করলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসলো হুকুম আসলো তোমার হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন তা স্পষ্টভাবে প্রকাশ্যে বলুন আর গোপনে নয় ওয়াংদের আশি রতাকাল আক্রাবিন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করুন সতর্ক করুন আরবের নিয়ম ছিল জরুরি কোনো কথা বলতে হলে পাহাড়ে গিয়ে উঠত সকালবেলা উলঙ্গ হয়ে কাপড়টাকে মাথায় নিত তারপরে ঘুরেই তো আর বলতো ইয়া সাবাহা তো লোকেরা মনে করতো নিশ্চয়ই কোনো বড় ধরনের শত্রুদের আক্রমণ হবে সব জড় হয়ে যেত আল্লাহর নবী সাল সাল্লাম আরবের সে নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন তবে এখানে খেয়াল রাখবেন ল্যাংটা হন নাই আমার দেশে তো ল্যাংটা হলে বড় বুজুর্গ মনে করা হয় ওই বেটা ল্যাংটা হয়ে দেখাচ্ছে যে আমার মধ্যে কিচ্ছু নাই এর পরেও লোকেরা বলে এর মধ্যে অনেক মাল আছে এটা এই জাতির জন্য কত দুঃখের বিষয় কত বোকাই জাতি আল্লাহর নবী সাল আলাইসাল্লাম জীবনে নবদ প্রাপ্তির আগে একবার উলঙ্গ হয়েছিলেন বলে জানা যায় এবং উলঙ্গ হওয়ার পরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়েছিলেন এরপরে কখনো উলঙ্গ হন নাই যেই নবী কখনো উলঙ্গ হলেন না যেই নবী পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব দিতেন হাদিসে বলা হয়েছে আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না করতাম আমি তাহলে প্রত্যেক সালাতের সময় মেসোয়াক করাকে ফরজ করে দিতাম যে সালাত মেসোয়াক করে আদায় করা হয় তার ফজিরত মেসোয়াক বিহীন সালাতে উপরে সাতাইশ গুণ বেশি রাখে মেসোয়াকের গুরুত্ব দিলেন মাথা আচড়াবার জন্য বলেছেন হাদিসে বলা আছে মাথা আচড়াও একদিন পর একদিন হলে মাথা আচড়াও আর সেই নবীর উম্মত এখন গাজা খায় ময়লা পরে জটনা পড়ে গেছে দুর্গন্ধ শয়তান ওর ধারে কাছে জানা কুত্তা ওর থেকে পালায় এরপরেও আল্লাহর অলি এরপরে কি আল্লাহর অলি আমার ভাইয়েরা মনে রাখতে হবে এই জাতি কত অধবতনে চলে গেছে এই জাতির মধ্যে একদল আছে মারেফাতপন্থী বাউল এদের আত্মশুদ্ধি করার জন্য শুদ্ধি অর্জন করার জন্য পঞ্চরস খেতে হয় আপনারা বুঝতে পেরেছেন পঞ্চরস কি মেয়ে লোকের হায়েজ নেফাস এরপরে পেশা পায়খানা আর হলো পুরুষের বীর্য এটা আবার পীরের বীর্য হলে আরো সুবিধা কারণ বীজ মে আল্লাহ ওরা বিসমিল্লার তর্জমা করে বীজ মে আল্লাহ বীজ মানে হলো পীরের বীর্য এর মধ্যে আল্লাহ আছে এই শয়তান এগুলো দেখে হাসে যাই হোক বলছিলাম আল্লাহর রসুল সাল্লাম সাফা পাহাড়ে গেলেন সকালবেলা ডাক দিলেন ইয়া সবাহা ইয়া বনি হাসেম ইয়া বনি ফেহর ইয়া বনি মুতালেব এক এক গোত্রের নাম ধরে ধরে ডাকলেন সকালবেলার আওয়াজ এমনি ভয়াবহ আওয়াজ মক্কার লোকদের কান সতর্ক হয়ে গেল সবাই চলে আসলো যেই নেতারা অসুস্থ ছিল আসতে পারে নাই তারা তাদের লোকদেরকে পাঠাইলো যাও তোমরা শুনে আসো সব জড়ো হয়ে গেল আল্লাহর নবী সাল্লাম জিজ্ঞেস করলেন হে আমার মক্কার নেতারা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জার্রাবনা কাইল্লা সাদেকান আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই আপনি সবসময় সত্য কথা বলেন আপনি আলামিন বিশ্বস্ত ব্যক্তি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না আপনার এত সুনাম আমরা আপনার কথা বিশ্বাস করি এবার আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওহে মক্কার নেতারা লাউ কুলতুম কালেমাতান ওয়াহিদাতান যদি একটা কথা বিশ্বাস করো একটা কথা মানতে পারো একটা কথা স্বীকৃতি দাও তামলিকুন আবিহাল আরব ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে ও তাদিন আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে তোমাদের ধর্ম গ্রহণ করবে আও তোয়াদ্দিল জিজিয়া অথবা তারা তোমাদের জিজিয়া আদায় করে কর দিয়ে থাকবে গোটা দুনিয়ার মানুষ তোমাদের কর দিতে বাধ্য হবে কারণে তারা খুশি এখনো খুশি কারণ নেতৃত্ব পাওয়া যাবে নেতারা নেতৃত্বের জন্য সবকিছুই করতে পারে যারা দুনিয়ার নেতৃত্ব চায় ওরা একটা ভোটের জন্য মানুষের গোলামি করতে রাজি আছে যাই হোক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এখন পর্যন্ত ওদের কাছে বিশ্বস্ত ব্যক্তি ভালো মানুষ এখনই পার্থক্য হয়ে যাবে এটাই আমি বলেছি এজন্য আল্লাহর নবী এমন কি বক্তব্য দিয়েছিলেন যেই বক্তব্যের কারণে এখন পর্যন্ত যেই লোকগুলো নবীর পক্ষে যেই লোকগুলো নবীকে বিশ্বস্ত বলে বিশ্বাস করে যেই লোকগুলো বলছে আপনি যা বলবেন বিশ্বাস করব আর এক মুহূর্তের মধ্যে সেই লোকগুলো বিরুদ্ধে চলে যাচ্ছে সেই কথাটা কি ছিল আল্লাহ রসুল সাল্লাম বললেন নাস قولوا لا إله إلا الله تفلحون تعبدون الله وحده وتخلعون ما تعبدون من دون الله ওহে দুনিয়ার সমস্ত মানুষেরা কামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে আহ্বান করলেন আপনাদেরকে আহ্বান করেছেন সে একটি কথা হচ্ছে তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই এটা আমরাও পড়ি কিন্তু মক্কার কুফাররা ভালো করে বুঝেছে আমাদের সমাজে লাইল্লাহ বললে কেউ বুঝে না কেউ প্রতিবাদ করে না আবু জাহালরা বুঝেছে আবুল আহাবরা বুঝেছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করলো তব্বাল্লাকা সায়ের আলিয়ম তোমার গোটা জীবন ধ্বংস হোক আলেহাদা জামাতানা তুমি আমাদের এজন্য জড়ো করেছ এরপরে আবুল আহাব আল্লাহ নবীকে মারতে উদ্যতর দুই হাত উঁচু করে এজন্যই আল্লাহ নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করতে পারল না নবী মারক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজির হল তাব্বাতিয়া দা আবিল হাবি তাব্বা আবুল হাবের দুই হাত ধ্বংস হোক সে ধ্বংস হোক আবুল আহাব বলল মোহাম্মদ কি সমস্ত আলেহাদেরকে আমাদের এত আল্লাহ এত পীর বুজুর্গ এত দেবী এই সবগুলোকে এক আল্লাহর মধ্যে কেন্দ্রীভূত করে ফেললো এটা বড় আশ্চর্য কথা তারা আরো বলল না আমরা আমাদের আলেহাদেরকে আল্লাহদেরকে বহু ইলাদেরকে আমরা বর্জন করবো লে মজনুন এক পাগল উম্মাদ কবির কথায় এক শ্বাসে দুই গালি দিয়ে ফেললো কয় গালি দিল আমার একটা বই আছে তাদের কাছে আজ দেখে নেবেন ওখানে শিরোনাম দিয়েছি এক শ্বাসে দুই গালি এক শ্বাসে দুই গালি এখানে আল্লাহ রবি কিন্তু ওদের আল্লাহদেরকে বর্জন করতে পারেন নাই ওরা বুঝতে পেরেছে লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা আগে মানে ক্লিয়ার করো সব বাদ আপনি এই পুরাতন বিল্ডিং এর অঙ্কর করতে হলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করবেন ঠিক তেমনি ভাবে লাইলহার মানি হচ্ছে আবু জাহেল বুঝতে পেরেছে যে লাইলহার মানি হচ্ছে আগে সব বর্জন করতে হবে আগে সব তরক করতে হবে আগে সব মানুষের সার্বভৌমত্ব মানুষের আইন কানুন মানুষের এবাদত এই সবগুলো বর্জন করতে হবে এই হার মানে হচ্ছে আমাদের কোনো ক্ষমতা চলবে না হার মানে হচ্ছে আমাদের কোনো আইন চলবে না হার মানে হচ্ছে আমাদের দেবদেবী চলবে না আমাদের পীর বুজুর্গ চলবে না কারো কোনো ক্ষমতা নাই আমাদের মাজার চলবে না খাদা বাবা চলবে না গেদা বাবা চলবে না ল্যাংটা বাবা চলবে না বান্দা নামাজ চলবে না গরিব নামাজ চলবে না এবং আমাদের যত জুলফে দারাজ গেসু দারাজ গাউসুল আজম গরিব নামাজ এগুলো সব বাতিল হয়ে যাবে লাইলাহা বোঝা গেল আবুল হাব ঠিকই বুঝতে পেরেছিল আবুল আহ ঠিকই বুঝতে পেরেছিল আমাদের লোকেরা বুঝে না আমরা যারা বলি তারাও বুঝি না যারা যাদের জন্য বলি তারাও বুঝে না নইলে আমি যদি এখন বলি আপনারা সবাই জানেন আমাদের দেশের একটা সংবিধান আছে যে সব দেশেরই আছে যে কোনো একটা স্বাধীন রাষ্ট্র হলে তার একটা সংবিধান থাকবে সার্বভৌমত্ব থাকবে জনগণ থাকবে ভৌগোলিক সীমানা থাকবে এই চারটা মূল উপাদান এটা ছাড়া কোনো রাষ্ট্রই হতে পারে না বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সংবিধান আছে এই সংবিধানের সাথে একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে এখন যদি কোনো ব্যক্তিরা বিশ্বাস করে আবার লাই লাইলাহ পরে লাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোনো ক্ষমতার মালিক কেউ নেই কোনো জনগণ নেই কেউ নেই আমাদের দেশের জনগণ ক্ষমতার মালিক এত ক্ষমতার মালিক হলে তো সমস্যা সেজন্য জনগণ ভোট দেয় ভোট দিয়ে ওই ক্ষমতাটাকে হস্তান্তর করে এমপিদের কাছে এবারে এমপিরা ক্ষমতার মালিক হয়ে জনগণের ক্ষমতা পেয়ে গেল এরপরে সংসদে গিয়ে বসলো সংসদে গিয়ে এখন যে কয়জন বসলো গোটা দেশের জনগণের ক্ষমতা তাদের কাছে এখন এরা সার্বভৌম ক্ষমতার মালিক এই প্রথমে সার্বভৌমত্ব আসে সার্বভৌমত্বের কমান্ড কি আইন বলা হয় কাজে তারা সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে গেল ওখানে মালিক হয়ে বসলো আপনারা আশ্চর্য হবেন ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল এই ফেরাউন এই অর্থে আল্লাহ দাবি করেছিল ফেরাউন আসমান আল্লাহ দাবি করে নাই এটা দাবি করতেও পারে না দাবি করলে তো মানবেও না চন্দ্র সূর্যের মালিক আমি আসমানের মালিক আমি এই দাবি কেউ করতে পারে এই দাবি ফেরাউন করলে ওরে কেউ মানত থাপ্পর মারত ওরা তাহলে বোঝা গেল ফেরাউন এই যে আল্লাহ দাবি করেছিল ভালো করে বুঝবেন আমার জাতি কত যে অজ্ঞ এরা মনে করে ফেরাউন আল্লাহ দাবি করেছিল এবারে আল্লাহ দাবি করলে সেই আল্লাহ কি আসমানের আল্লাহ এটা দাবি করলে কেউ মানত নাকি কোরআনে স্পষ্ট বলা আছে ফেরাউন বলছে আলাই সালি মুলক মিশ্রিন হাদা এই মিশরের ক্ষমতা কি আমার হাতে নয় তাহলে বুঝে গেল মিশরের ক্ষমতার মালিক সেই হিসেবে আল্লাহ দাবি করেছে আমাদের এই লোকগুলো সারা দেশের ভোট পেয়ে তারপরে বাংলাদেশের সর্বময় ক্ষমতার মালিক হয়ে তারা সার্বভৌমত্বের দাবি করছে এরা কোন শুনে বসলো এখন আল্লাহর আসনে বসল অথচ এই ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ সুবাহ আপনারা বলবেন এরা তো আসমা আল্লাহ দাবি করে নাই আর ফেরাউন আসমা আল্লাহ দাবি করে নাই ফেরাউন যে অর্থে আল্লাহ দাবি করেছিল সেই অর্থেই এই লোকগুলো কি দাবি করে আল্লাহ দাবি না করলেও শব্দটা আল্লাহ শোনায় কারণ আরবি তো জানেন এরা বাংলায় বলে সার্বভৌমত্বের মালিক তো সার্বভৌমত্বের মালিক কি বলে আল্লাহ আরবিতে সার্বভৌম ক্ষমতার মালিক এই সার্বভৌম ক্ষমতা মালিক হওয়ার জন্য কি কোয়ালিটি দরকার ওটা কোরআনে আছে আয়াতুল কুসির এত ফজিলত কেন আপনার আয়াতুল কুসির ফজিলাত সবার কাছেই শুনবেন যে সকালে একবার পড়লে সারাদিনে ভূত পালায় শয়তানে তার ধরবে না আবার সন্ধ্যায় একবার পড়লে সারাদিনে ভূত তার ধারে কাছে আসবে না সারা রাত্রে কেন এত এত পাওয়ার কেন এর মধ্যে আছে আল্লাহ ইল্লাহুয়া আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নাই কোনো মাহবুদ নাই কারণ অনুগত্য করা যাবে না আল হাইয়ু তিনি চিরঞ্জীব তোদের যত আল্লাহ আছে সব মরবে ওরা দেখা যায় বক্তব্য করতে গিয়ে হা করে চাই থাকে করে নাই ওই যে ফখর উদ্দিন এই বেটা বক্তৃতা করতে গিয়ে এই বেহসি পড়ে রয়েছে তাহলে বোঝা গেল আল হাইয়ু আল কাইয়ুম যিনি চির প্রতিষ্ঠিত ওগুলো মরবে না এরা মরে যায় লা তাহুজুহু সেনা ওয়ালা নাওম যাকে ঘুম স্পর্শ করে না ঘুমের আগে তন্দ্রা স্পর্শ করে না তোদের ওগুলো রাত্রে গিয়ে দেখো বারোটার পরে একটা পরে তিনটা পরে গিয়ে দেখো কেমন ঘুমায় নাক দিয়ে ওটানে আর পিস দিয়ে ওটানে ভাইরা আমার এই যে লোকগুলো আছে না সার্বভৌম ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক আলহাইল্লাহ তাহুদু লাহু আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা তার সার্বভৌমত্বের জন্য মালিকানার প্রয়োজন মালিকানাই নাই কিসের মালিক সে এরপরে বলছেন কে আছে এমন যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে হলেও পূর্বের অনুমতি লাগবে দুনিয়া আছে কি ওরকম এরপরে বলছেন আগের পিছের সব জানে আর তোমার এই লোকগুলো কিচ্ছু জানে না এজন্য আয়াতুল কুরসির এত মর্যাদা এজন্য বলছি ইসলামের সার্বভৌম ক্ষমতা মালিককে কোরআনুল করিমের সুরায় আল ইমরানের ছাব্বিশ নম্বরাতে বলা আছে মুলক হে আল্লাহ হে নবী আপনি আল্লাহ কুল হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহ হুম্মা মালিক আল মুলক আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিককে মালিকুল মুলক সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তুতিল মুলক আমাং তাসা তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো মূল ক্ষমতা ওতানজিউল মুলকা মিম্মান তাশা আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জু মাংতাসা তুমি যাকে ইচ্ছে করে ইজ্জত দান করো অত জিল্লু মাংতাসা তুমি যাকে ইচ্ছে করো অপমান করো বিয়াদিকাল খাইরু সমস্ত খায়ের চাবিকাটি তোমার হাতে কোরআনে একটা সুরার নামও আছে সুরায় মুলক আছে না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সুরার অনেক মর্যাদা আছে তাহলে বোঝা গেল ইসলামের সার্বভৌম ক্ষমতা মালিককে আর আমাদের সংবিধানে সার্বভৌম ক্ষমতা মালিককে জনগণ এরপরে আসুন আল্লাহ যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক আর যিনি ক্ষমতার মালিক তার আইন দেওয়ার ইখতিয়ার আছে আপনি একটা কারখানার মালিক দশ হাজার শ্রমিক আপনার অধীনে কাজ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 আসুন এটার দ্বারা যদি এরা অন্যান্য বিদেশের সংবিধানকে বুঝাতো আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু এটার আওতায় দেখা যায় কোরআনকেও নিয়ে এসেছে কোরআনের যে সমস্ত আইনগুলো কোরআনের যে সমস্ত বিধানগুলো ওই সংবিধানের ধারার সঙ্গে অমিল আছে সেগুলো বাতিল হয়ে গেছে এই জন্য আমরা দেখি কোরআনের বিধান চোরের হাত কাটা বিধান চলে না কোরআন বলছে মদ হারাম এরা বলল লাইসেন্স থাকলে হালাল বৈধ হালাল মানে কি বৈধ লাইসেন্স থাকলে বৈধ কোরআন বলছে মূর্তি তৈরি করা যাবে না এটা হারাম এরা বলছে মূর্তি তৈরি করা যাবে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আপনাদের আশপাশে মূর্তি আছে বহুত এরকম ভাবে এই মূর্তি দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত ভরে ফেলেছে এমনি ভাবে আল্লাহ সুবাহ তারা বলেন জেনা বিচার হারাম এরা বলল পতিতালয়ের লাইসেন্স থাকলে ওটা হারাম না যৌনকর্মী ওরা কি যৌনকর্মী ওদেরকে পতিতা বলা যাবে না বেশ্যা বলা যাবে না ওরা কর্মী যৌনকর্মী এরকম ভাবে আল্লাহ সুবহান যে আইনগুলো দিয়েছেন এখন তো জানেন পর্দার আইন নিয়ে চলছে তারপরে আপনার নারীদের সম্পত্তির অধিকার নিয়ে চলছে এ বিষয়গুলো আপনারা বিস্তারিত আমার লেকচারের মধ্যে শুনবেন বা লেখা আছে আমার আজকে এই বিষয়ে লেকচারটা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এই আমি দেখাচ্ছি যে আল্লাহর বিধান যেখানে যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক সেখানে আল্লাহর কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে ওদেরটাকে বহাল রাখা হয়েছে এবারে তাহলে যদি আল্লাহর কমান্ড কেউ না মানে আল্লাহর বিধান কেউ না মানে তাহলে আল্লাহকে মানা হলো লা ইল্লাল্লাহর মানেই হচ্ছে লা ইলাহা কোন ইলাহা নাই কারো আনুগত্য চলবে না লা মাহবুদা কারো কোনো মাহবুদ নাই কারো ইবাদত করবো না কারো আনুগত্য করবো না ইল্লাল্লাহ কাকে ছাড়া আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না তাহলে এই সাক্ষী কিন্তু আমরা দিচ্ছি এই সাক্ষীকে আমরা বুঝে দিচ্ছি আমাদের তো সেই আদালতের বেচারার মতো হলো না বুঝে সাক্ষী দিচ্ছি যেন আমরাও বুঝি না আর যেখানে সাক্ষী দিচ্ছি সেই সমাজের লোকের আমাদের কিছু বলে না নতুবা আল্লাহর নবী যেদিন এই ঘোষণা করলেন সেদিন কি হলো বলেছিলাম যে আল্লাহর নবীকে ওরা মারতে উদ্যত হলো আবুল হাব প্রতিবাদ করলো পুরা মসজিদ বিকে গেল এরপরে আল্লাহর নবীর কাছে পরের দিন মক্কার নেতারা আসলো আল্লাহ নবীর চাচা আবু তালেবের কাছে আবু তালেব তুমি একজন আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি মক্কার তোমার ভাতিজাকে ভালো জানতাম কিন্তু পাগল হয়ে গেছে পাগল হোক আর যাই হোক আমাদের প্রস্তাব সে যদি বড় ধনী হতে চায় আমরা তাকে চাঁদা করে ধনী করে দিব যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে দেব যদি নেতা হতে চায় মক্কার নেতৃত্বের মুকুট থেকে পরিধান করে দেওয়া হবে কিন্তু একটা শর্ত তা হচ্ছে এই লাইল্লাহর দাওয়াত দেওয়া যাবে না আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর কাছে গিয়ে বলল বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এদের পাওয়ার এদের ক্ষমতা তোমরা জানো এদের দল আছে এদের জনগণ আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আবু তালেব বলার পরে আল্লাহর নবী সাল্লাহ উত্তর দিলেন চাচা সারা জীবন তোমার কাছে লালিত পালিত হয়েছি জন্মের পূর্বে আব্বাকে হারিয়েছি জন্মের ছয় বছরের মাথায় আম্মাকে হারিয়েছি দাদার কাছে দুই বছর ছিলাম এরপরে সেও মারা গেল আট বছর বয়সের থেকে তুমি নিজের ছেলের চেয়ে আমাকে বেশি আদর করেছো লালন পালন করেছ জেনে রাখো ওরা এইগুলো না মক্কার এই নেতৃত্ব নয় আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয় আসমানের চন্দ্র এক হাতে তুলে দেয় আমি মুহূর্তকালের জন্য মাত্র শাহাদা লাহ ইল্লাহর দাওয়াত থেকে বিরত থাকবো না কারণ আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষে আমানু ও কাফিরিনা লা মাউলালাহুম আমি যার পক্ষে দাওয়াত দিচ্ছি তিনি ওদের চেয়ে অনেক বড় ক্ষমতার মালিক তার পাওয়ার অনেক বেশি তার ক্ষমতা অনেক বেশি তিনি সার্বভৌম ক্ষমতার মালিক তার আইন কেবল চলবে এছাড়া কারো আইন চলবে না আমার মাওলা আছে দুনিয়ার কুফাতে কোনো মাওলা নাই আমি তার পক্ষে দাওয়াত দিচ্ছি ভাইরা আমার এরপরে আপনারা জানেন জুলুম নির্যাতন শুরু হলো শেষ পর্যন্ত নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল আল্লাহ তারা তারপরে সাহায্য করেছেন আমাদেরকে মনে রাখতে হবে এই কুফুরি মতবাদ আজকে আমাদের সমাজে আছে মুসলিমরা লাই রাহিল্লাহ পরে আবার এই মূর্তি এই জনগণের সার্বভৌমত্ব জনগণের তৈরি করা আইন মানব রচিত আইন এই সবগুলো আমাদের সমাজে ঢুকে আছে আমাদেরকে রাহিল্লাহর সাক্ষী দিতে হলে আমাদেরকে বুঝে শুনে সাক্ষী দিতে হবে এ সাক্ষী সাধারণ সাক্ষী না কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন যে কুল আইয়ু আকবর শাহাদা সবচেয়ে বড় সাক্ষী কোনটি তুমি কি জানো আমাদের যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় সাক্ষী কোরআনে কোনটা হয়তো অনেকে বলতে পারবো না এটা কোরআনুল কারিমের সুরায় হ্যাঁ সুরায় আম এর উনিশ নম্বর হাতে বলা আছে কুল আইয়ু আকবর শাহাদা এ আয়াতের শাসীকে বলা আছে কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন এক আল্লাহ আল্লাহ যে এক আমাদের মাহবুদ একজন এর সাক্ষী দেওয়া হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী কোরআনুল করিমে এই সাক্ষীটার এত গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা সুরা আল ইমরানের আঠারো নম্বর আতে বলেছেন শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আল্লাহ তারা সাক্ষী দিচ্ছেন ফেরেশতারা সাক্ষী দিচ্ছে সমস্ত এলেম সাক্ষী দিচ্ছে জ্ঞানীরা সাক্ষী দিচ্ছে সেই সাক্ষীটা কি যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন যে সাক্ষী ফেরেস্তারা দেয় যে সাক্ষী সমস্ত জ্ঞানীরা দেয় সেই সাক্ষীরা কোনটা লাইলাহা ইল্লাহুয়া আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই এই সাক্ষী দেওয়া এই সাক্ষী বুঝে শুনে দিতে হবে আজকে আমরা সাক্ষী দিচ্ছি আবার এর বিপরীত কাজগুলো করছি কিছু শিরিক ভিআইপি শিরিক কিছু গরিবদের শিরিক ভিআইপি শিরিক কোনটা আমাদের দেশে অনেকে লাই রাহিল্লাহ দাওয়াত দেয় কিন্তু তাদের লাই রাহিল্লাহ এই ভিআইপি শিরিকগুলো স্পর্শ করে না লাই লাইলাহিল্লাহর মানেই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যারা শিরিক করছে সামাজিকভাবে যারা শিরিক করছে সবগুলো বরং আমরা দেখি অনেকে শিরিক বলতে শুধুমাত্র কবর পূজাকে কেউ বুঝে কেউ পীর পূজাকে বুঝে কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা এটা যে বড় শিরিক এটা যে সবচেয়ে বড় শিরিক বরং নবীদের প্রথম বিরোধিতা করেছে রাষ্ট্রীয় শক্তি মুসা আলাইহিস সালাম যখন লাইল হার দাওয়াত দিলেন তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা ফেরাউনরা ফেরাউনরা তৎকালীন রাষ্ট্র ক্ষমতার মালিক ছিল এব্রাহিম আলাইহিসালাম যখন তাও হেদে দাওয়াত দিলেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন অমরুদরা তৎকালীন রাষ্ট্র ক্ষমতার অধিকারী আমাদের নবীজি যখন দাওয়াত দিলেন তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে মক্কার আবু আবুল হাবরা মক্কার ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার অধিকারী বোঝা গেল লাইল্লাহর মানে প্রথম পর্যায়ে যেখানে আঘাত করবে তা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব এবং জনগণের কমান্ডকে বাতিল করে এক আল্লাহর সার্বভৌমত্ব এক আল্লাহর কমান্ড প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে লাইল্লাহর মূল অর্থ এই সাক্ষী দিতে হলে আপনাকে বুঝে শুনে দেওয়া এবং এটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করা কাজ কেমনে করব এক্ষেত্রেও দেখেন আমাদের দেশে লাইল দিন কায়েমের জন্য অনেক আন্দোলন আছে ভাইরা আমার ইসলামের জন্য দেশে বহু সংগঠন আছে আপনি দেখতে চাই আমি আগে ক্লিয়ার করে নেই আমার কথা এখন যে লাইনে আমি যাচ্ছি এটা একটা স্পষ্ট বক্তব্য হবে কিন্তু এতে অনেকে মনে করেন যে সব দলের বিরুদ্ধে উনি কোন দল করেন আমরা সব দলের বিরুদ্ধে না এটা আমি ক্লিয়ার করছি দুধ আমরা খুব ভালো জিনিস খাই সবাই কিন্তু দুধের মধ্যে অনেক সময় পিঁপড়া পড়ে মাছি পড়ে আমরা কি সেই পিঁপড়া আর মাছি সহ খাবো না পিঁপড়া মাছিগুলো ফেলে দিয়ে দুধটা খাবো কোনটা ঠিক এরকম ভাবে ইসলামের কাজ বাংলাদেশে না খালি ইন্ডিয়াতে পাকিস্তানে সারা বিশ্বে অনেক দলে কাজ করছে আমরা এখন আসবো লাইলাহিল্লাহর দিন কায়েমের জন্য লাইলাহিল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা কাজ করেছেন নবীওয়ালা কাজ এটা না আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মক্কায় নামাজের দাওয়াত দিয়েছিলেন নামাজ আসলো মেয়েরাজ থেকে মেয়েরাজ হয়েছিল কবে বিশুদ্ধ মত অনুযায়ী নবুয়াত আল্লাহর নবী যখন হিজরত করতে মদিনা যাবেন তার আগের বছর তাহলে এর আগে যে বারো বছর চলে গেল এ সময় কিসের দাওয়াত দিয়েছিলেন নামাজের রোজার হজের জাকাতের না এই সময় একটাই দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের সার্বভৌমত্ব মানুষের কমান বহু ইলা বহু রবের আইন কানুন সব বাদ এক আল্লাহর এবারত এক আল্লাহ আনুগত্য করতে হবে এই দাওয়াতটা এস্টাবলিশ করেছেন এই দাওয়াতটাই দিয়েছেন আপনারা বোখারি শরীফের কিতাবুজ জাকাতের প্রথম হাদিসটা পড়বেন ওখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মোয়াজ বিন জামালকে ইয়ামানের বিজয়ের পরে তার দায়িত্ব দিয়ে পাঠাল গভর্নরকে পাঠালেন আল্লাহ রসুল থেকে ওসিয়াত করলেন ইন্নাকা তাতি আহলা কিতাব তুমি যাচ্ছ আমার একটা জাতির কাছে যারা আহলে কিতাব আসমানি কিতাব অনুসারী তারা আসমানি কিতাব মানে আল্লাহ মানে সব মানে তো তাদেরকে কিসের দাওয়াত দিবা কিছুর থেকে কিছু হয় না আল্লাহর থেকে হয় এই দাওয়াত তারা মানে তাহলে কিসের দাওয়াত দিবা তাদেরকে দাওয়াত দিয়ে আব্বল মাতাদুহুম শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর আনুগত্য করা এক আল্লাহর সার্বভৌমত্ব মানা এক আল্লাহর কমান মানার দাওয়াত দিবা এক আল্লাহ তাও তাওহীদে দাওয়াত দিবা এটা প্রথম কাজ এটা যদি হয় তারপরে দ্বিতীয় পর্যায়ে অন্য দাওয়াত দাও এই তাওহীদকে প্রতিষ্ঠিত করা আল্লাহর আইন বিধান কায়েম করা এটাই ছিল নবীদের প্রধান কাজ আপনার সুরা সফে দেখবেন অন্য জায়গায় আছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে কি জন্য লিইয়ুযহিরাহু এই দ্বীনকে বিজয়ী করার জন্য আলা কুল্লিহি পৃথিবীর সমস্ত মানব রচিত মতবাদ অন্যান্য ধর্ম সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তারা নবীদেরকে দিন দিয়ে পাঠিয়েছেন তাহলে দিন বিজয়ী করাই হচ্ছে নবীদের মিশন এবারে দিন কায়েম করবো কেমনে বিজয় করবো কেমনে জন্য দিন কায়েমের জন্য আল্লাহর আমাদের দেশে কেউ মনে করলো দিন কায়েমের জন্য গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই এজন্য তারা ভোট এবং জোট করে বাতিলের সঙ্গে মিশে ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখছেন আমার ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাম এই স্বপ্ন দেখেন নাই নবীকে যখন প্রস্তাব করা হয়েছিল আসো আমরা মিলেমিশে কাজ করি তোমাকে ক্ষমতা দেই নবী ক্ষমতা নিয়েছিলেন নিতে পারতেন ক্ষমতা নিয়ে বলতেন আমি ক্ষমতা নিয়ে তারপরে কাজ করব আজকে মনে রাখতে হবে গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম আল ডেমোক্রাতিয়াত দিন ডেমোক্রেসি একটা স্বতন্ত্র ধর্ম ইসলাম যেমন একটা দিন একটা জীবন বিধান গণতন্ত্র একটা স্বতন্ত্র জীবন বিধান গণতন্ত্রের ইসলামের যেমন লাইল্লাহ কালেমা আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই গণতন্ত্রের কালেমার মালিক হচ্ছে জনগণ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই ইসলাম যেমন বলে এই আইন কেন আসবে আল্লাহর পক্ষ থেকে জনগণের কল্যাণে নবীদের মাধ্যমে গণতন্ত্র বলে of the Allah of the people by the people for the people Islam of the Allah by the ওয়াহি ফর দা পিপল এরকম ভাবে গণতন্ত্রে বলে বহু দল তৈরি করো একটা সরকারি দল একটা বিরোধী দল অনেকগুলো দল তৈরি করো ইসলামের সব একাত্র করো এজন্য বুঝতে হবে এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করার স্বপ্ন দেখা নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখলে দিন কায়েম হবে জীবনও গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ লোকের মত যেদিকে যায় ওইটাই পাশ হবে ওইটাই জিতে যাবে আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলেছেন ওয়াইং তুতে আকসারামান ফিরাত হে নবী আপনি যদি দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের মত অনুসরণ করেন ইউদের লুক আনসাবিল্লাহ তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে পথভ্রষ্ট করে ফেলবে গোমরা করে ফেলবে এ আয়াতে স্পষ্ট করে যে সংখ্যাগরিষ্ঠ লোকদের মতামত ভোটের মতামত অনুসরণ করা ইসলামে জায়েজ নেই ইসলামে ভিন্ন বিষয় আছে সুরা সেই সুরা মানে হচ্ছে বিচক্ষণ যে আলেম থাকবে যারা দিনদার থাকবে বুদ্ধিজীবী থাকবে এদের সমন্বয়ে একটা বোর্ড থাকবে থাকবে তার মাধ্যমে সুরার মাধ্যমে পরামর্শ ভিত্তিক একজন নেতা নির্বাচন করা হবে সে বিষয় ভিন্ন বিষয় যাই হোক গণতন্ত্র একটা পদ্ধতি এটা একটা স্বতন্ত্র ধর্ম এমনিভাবে আর এক দল মনে করলো দিন কায়েমের জন্য পদ্ধতি হচ্ছে আমরা দিনের দাওয়াত দিতে দিতে সব যদি ইসলামে চলে আসে তাহলে আর আমাদের মারামারি করা দরকার নাই জেহাদ করা দরকার নাই লড়াই করা দরকার নাই এগুলো খামাখা আমরা সবাইকে চুপে চুপে দাওয়াত দিব এই জন্য আমাদের কোনো যেন কোনো কেউ বিরুদ্ধে নাই সবাই আমাদের বাহাবা দিবে আমি কি আল্লাহ নবীর চেয়ে বড় বুজুর্গ আল্লাহ আল্লাহর নবী যেদিন দাওয়াত দিলেন নবীকে বিরুদ্ধে চলে গেল নবীর বিরুদ্ধে মারতে গেল নবীকে হত্যা করা চক্রান্ত করলো আমাদের মনে রাখতে হবে আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ নই এরপরে আসুন আমাদের দেশে আর একটা আছে খানকাই নিজাম পীর মুরিদির তরিকা এটা মনে রাখবেন এটা আসলো থেকে পীর মুরিদি এই যে বয়াত হচ্ছে হাজার হাজার খলিফা এটা আপনারা ভালো করে পড়বেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে আল্লাহ নবীর লাশ তিন দিন পর্যন্ত দাফন করা হয় নাই কারণ ছিল এই মুসলিমদের একজন ইমাম থাকবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বুখারি শরীফ কিতাবুল জিহাদের একটা অধ্যায় শিরোনাম আছে বাবুল ইমাম জুন্না একজন ইমাম সে ঢাল মুসলিম জাতির একজন ইমাম থাকবে সেই ইমামের কাছে বায়াত দিবে সেই বায়াতটাকে এত গুরুত্ব দিয়েছেন যে মুসলিমদের ইমাম হলে আবু বকর তার কাছে বায়াত হলো এরপরে তিনি মুসলিম উম্মার নেতা হলেন এরপরে আল্লাহ নবীর লাশ দাফন করা হলো এরপরে অমর এরপরে আলী উসমান এরপরে আলী আমার ভাইয়েরা মুসলিমদের একজন লিডার থাকবে হাদিসে বলা আছে তার কাছে মুসলিমরা বায়াত দিবে আজকে এই জিনিসটা খ্রিস্টান নিয়ে গেছে খ্রিস্টানদের জানে রোমান ক্যাথলিক যারা এদের একটা কি আছে পোপ আছে পোপ একটা মরলে আরেকটাকে বানায় দুনিয়ার খ্রিস্টানরা একত্র হয় ও দুনিয়ার খ্রিস্টানরা ঐক্যবদ্ধ ভাবে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে ওরা ইসলামের জিনিসগুলো নিয়ে আর মুসলিমদেরকে খেলাফত দিয়েছে ঘরে ঘরে ঢুকিয়ে দাও তোমাদের খেলাফত বায়াত পীরদেরকে দিয়ে দিলাম এবারে পীর সারা বায়াত নিচ্ছে পীরেরা বায়াত নাই কিসের বায়াত হাদিসে বায়াত আছে কোরআনে আছে আমি না করছি না কিন্তু থেকে পীর মুরদি বায়াত সেই বয়াত কি কোন তরিকার বয়াত আপনারা দেখবেন আমার দেশে বয়াত নাই কে মাইনে উপর চিস্তরিকা তরিকা চিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া কাদেরিয়া মুজাদ্দিদিয়াকে নবীজি এবং সাহবাইকের আমরা চিস্তিয়া তরিকা বয়াত নিয়েছিল কাদের বয়াত নিয়েছিল মুজাদ্দিদ বয়াত নিয়েছিল নকশাবন্দি মুজাদ্দিদ বয়াত নিয়েছিল এই লোকগুলো যাদের নামে এই তরিকা তৈরি হয়েছে তাদের জন্ম হয় না নবীর যুগে তাদের জন্ম সাহাবের যুগে হয় নাই তাই বুঝতে হবে এই সমস্ত তরিকার কোন বায়াত ইসলামে নাই ইসলাম বায়াত আছে সেই বায়াত হবে একজন মুসলিমের ইমামের কাছে মুসলিমদের কোন দল থাকবে না কোন ফেরকা থাকবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন আমরুকুম বেখামসিন আমি তোমাদের পাঁচটা কাজের আদেশ করছি কয়টা কাজের পাঁচটা কাজের আদেশ করেছি আল্লাহ আমার অনিভিন্না ওই পাঁচটা কাজের জন্য আমাকে আল্লাহ আদেশ করেছেন তার বড় আদেশটা কার আল্লাহ তার আদেশ করেছেন কি আদেশ করেছেন বিল জামা এক নম্বর হল বিল জামা মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হবে কোন দল থাকবে না কোন ফেরকা থাকবে না কোন তরিকা থাকবে না একটা তরিকা রসুলের তরিকা একটা দল ইসলাম সেই ইসলামের একজন আমির থাকবে কি থাকবে জামা থাকবে এই জামার একজন আমির থাকবে সে আমিরের উপরে বায়া দিবে বিশ্বামী অত্যাহা তার কথা শুনবে আর মানবে তিনটা হয়ে গেল এরপরে আছে অবিল হিজরত ওয়াল জেহাদ এরপরে হিজরত করতে হবে দিন কায়েমের জন্য জেহাদ করতে হবে এগুলো আল্লাহর নবীর দেওয়া আল্লাহ তাল্লাহর আদেশ এই রুটে ইসলাম কায়েম হবে আমি আপনাদেরকে বলতে চাই আজকে যদি এই হাদিস অনুযায়ী বাংলাদেশের সমস্ত দল ভেঙে দিয়ে একজন মুসলিমকে আমির বানানো হলো হোক সে আজকের এই মসজিদ ইমাম সাহেব হোক বাইতু মোকার ইমাম একজন ইমাম বানানো হলো সেই ইমামের কাছে এই দেশে প্রায় তিন লক্ষ মসজিদ আছে এই মাদ্রাসা আছে হাজার হাজার এরকম মুসলিম আছে মোয়াজ্জেন আছে ইমাম আছে সবাই মিলে তাকে বায়াত দিল যে আমরা কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান মানব না আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া আর কোনো সার্বভৌমত্ব মানব না তাহলে এই দেশে ইসলাম ছাড়া কিছু চলতে পারে আল্লাহ নবীর সেই তরিকা বাদ দিয়ে আমরা গেলাম খ্রিস্টানদের তরিকা ইহুদিদের তরিকায় দল তৈরি করলাম বিভক্ত হলাম এখন ইসলামের দল কতগুলো ঐক্য জোট বাংলাদেশে এটা হাস্যকর বিষয় বাংলাদেশে ইসলাম ঐক্য জোট করা জানেন আপনারা ঐক্য জোট চারটে আমি হিসাবে একটা আমির দেখবেন ঐক্য জোটের নেতা আবার মেজবাউর রহমান চৌধুরী আছে ঐক্য জোটের নেতা আবার দেখবেন আরো নাম বলতেছে আর অনেক ঐক্য জোটের নেতা আছে ঐক্য জোট কাকে বলে এর নাম ঐক্য জোট এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবাহান তারা যে আদেশ দিয়েছেন আমাদের সেই আদেশ চলতে হবে মনে রাখবেন আল্লাহ রসুল বলে গেছেন অনেক দল হবে ফেরকা হবে কেয়ামতের আগে সেই ফেরকার মধ্যে একটা দল কেয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে আমাদের কাজ হবে সেই হকের দল তালাশ করা এবং সে অনুযায়ী কাজ করা আমি আপনাদেরকে ওসিয়াত করব যে আজকের যে প্রথম লেকচার হলো তাওহিদ আপনারাও সেই তাওহিদকে ভালো করে বুঝবেন আসাদু আল্লাহ মুসলিম মুসলিম কাকে বলে ভালো করে বুঝবেন মুসলিম হতে হলে কি করতে হয় সাক্ষী দিতে দুইটা সাক্ষী এই দুই সাক্ষীর অর্থ কি আসাদু আল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো হুকুমত চলবে না কারো সার্বভৌমত্ব চলবে না কারো আইন চলবে না ও আসাদু আন্না মোহাম্মদান আব্দু হুয়া রাসুল হু মানে হচ্ছে আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসুল এবং তার গোলাম মানে তার তরিকা তার আদর্শে মানবো এবারে সাক্ষী দিলাম আল্লাহ রসুলের তরিকা মানবো আবার চলে গেলাম অনেক তরিকা বহু তরিকায় এই সবগুলো বর্জন করতে হবে আমাদের শত্রু দুই রকম কয় রকম দুই রকম আমার যারা বক্তব্য শুনেছেন তারা জানেন আমি এটা কৌতুক দিয়ে শুরু করি এখানে যে একটা মেহমান গেছিল কারো বাড়িতে মেহমানকে রাতের খাবার দাবার দিয়ে তারপরে ঘুমাইতে দিল একটা পুরাতন খাটে কোথায় পুরাতন খাটে এই পুরান খাটে কি থাকে সার পোকা থাকে এরপরে যায় নাই মশারি উপর থেকে মশাই কামড়াইল কায়দা মতো রাতে মেহমানের কোনো ঘুম হয় নাই সদা সকালবেলা মেজবানরা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো মেহমানও মাশাল্লাহ রসিকতা করে বললেন যে না তেমন কোনো কষ্ট হয় নাই মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত আমাদের অবস্থা এরকম আমাদেরকে মনে হচ্ছে এহুদি খ্রিস্টানরা আমি আবার শুরুতে গেছি এহুদি খ্রিস্টানরা এবং আমাদের এহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম শাসকগুলো আজকে মুসলিম দেশে যারা ওদের গোলামি করছে আল্লাহ করায় পরিষ্কার বলেছেন ইয়া আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন হে ইমানদার ইমানদারগণ খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে মুমিনদেরকে বাদ দিয়ে ওদেরকে বন্ধু বানাইও না অমাইয়াতাল্লাহ মিনকুম ফাইন্নাহ মিনহুম তোমাদের থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে ওদেরকে দোস্ত বানাবে ওদেরকে মুরব্বী বানাবে ওদেরকে অভিভাবক বানাবে ফাইন্নাহ মিনহুম সে যেই হোক না কেন তার নাম যাই হোক না কেন সে ওদেরই একজন ইহুদি এবং খ্রিস্টানরা গণ্য হবে কোরআন পরিষ্কার করে দিয়েছে যে ব্যক্তি ওদের সাথে বন্ধুত্ব করবে ওদেরকে মুরব্বী বানাবে ওদের অভিভাবক বানাবে সে ওদেরই একজন কাজী বোঝা গেল ইসলামে এই সমস্ত মুরব্বী এহুদি খ্রিস্টানদের তরিকা মানার কোনো সুযোগ আমাদের এদের বন্ধুত্ব হতে পারে না আজকে আমরা ওদেরকে বন্ধু বানাচ্ছি আল্লাহ সুবাহান তারা বলছেন তোমরা ওদেরকে যত রাজি করতে চাও ট্রানজিট দাও আর যত কিছু দাও যৌথ মহড়া চালাও কাজ হবে না কোরআন বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা খবরদার অলান্তরদা না ওরা তো সন্তুষ্ট হবে না খ্রিস্টান তোদের উপর সন্তুষ্ট হবে না তোরা ওদেরকে রাজি করতে পারবি না হাত্তা মিল্লাতাহুম যতক্ষণ না তোরা সম্পূর্ণরূপে ওদের মিল্লাত ওদের ধর্ম ওদের দিন গ্রহণ না করবি বোঝা গেল আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আমরা বাস্তব দেখি পারবেন মোশাররাফ অনেক চেষ্টা করেছিল ওদেরকে রাজি করার জন্য পারে নাই কলার ছোলার মতো ফেলে দিয়েছে হামিদ কারজাইরাও চলে যাবে এরকম দুনিয়া আর মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের পাঁচ চাটা গোলামেরা যুগে যুগে ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হয়েছে এবং কেমন পর্যন্ত হতে থাকবে কারণ আল্লাহ বলেছেন ও লাং তারদা তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না কখনো পারবে না হাত্তা তাত্তাবে মিল্লাতা হুম যতক্ষণ না তোমরা ওদের অনুসরণ করবে সেজন্য মনে রাখতে হবে এহুদি খ্রিস্টানদের তরিকা বাদ দিয়ে আমাদেরকে সত্যিকারতে পূর্ণ মুসলিম হতে হবে মুসলিমদের বিজয় আসে আল্লাহ সাহায্য দিয়ে মনে রাখবেন আজকে অনেকে মনে মনে প্রশ্ন করেন আমাদের এক দল কি হবে দলের নাম ইসলাম পরিষ্কার করে দিয়েছি আমাদের দলের নাম কি ইসলাম আমাদের পরিচয় কি আমরা মুসলিম কোরআনে বলা আছে ওমান আহসানু কওলা মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে ভালো কে হতে পারে কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আহ্বান করবে কার দিকে না কোনো পীরের দিকে না কোনো তরিকার দিকে না কোন তরিকার দিকে আহ্বান করা জায়েজ নেই কোন দলের দিকে আহ্বান করা জায়েজ নেই কোন নেতার দিকে আহ্বান করা জায়েজ নেই আহ্বান করবো কার দিকে মান দাহি ও আমিলা সালিহান এবং আমল সালে করবে অকাল ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে পরিচয় দিবে আমি একজন মুসলিম আমি কি মুসলিম পরিষ্কার হয়ে গেল আমার নাম মুসলিম আমার দলের নাম ইসলাম আমার সংবিধানের নাম কোরআন এবং সহিসুন্না আমার আদর্শ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকা এছাড়া আর কোন তরিকা মরিকা চলবে না এ হচ্ছে ইসলাম পরিষ্কার করে দিয়েছে আমরা এই জন্য কাজ করতে গেলে অনেক বাধা আসবে বাধা আসবে আল্লাহ নবীর বাধা এসেছে আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ না আমাদের চেহারা নবীর চেয়ে সুন্দর না আমাদের এবাদত নবীর চেয়ে বেশি না আল্লাহর নবীকে মার খেতে হয়েছে সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহ নবীর রক্তাক্ত হয়েছেন আমাদেরকে তাই হতে হবে মনে রাখতে হবে আমাদের বাধা আসবে সেজন্যই ওয়ালা আসর সুরাটা আপনারা ভালো করে পড়বেন ওখানে বলা আছে ওয়ালা আসর আসরের কসম আল্লাহ কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন সমস্ত মানুষ খসর ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে দিন আমানু তবে চারটে কথা এই চারটে একটার সঙ্গে একটা জড়িত দিন আমানু তবে যারা ইমান এনেছে ইমান আনলো কিনা নির্ভর করবো আমির সালে হাত আমলে সালে করলো তার মানে আমলে সালে না করলে ইমান নাই আমার দেশে অনেকে বলে আরে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে তুমি ইমানই নাই আল্লাহ বলছেন দিন আমানু ও আমির সালে হাত যারা ইমান এনেছে এবার ন্যাক আমল করেছে আমলে সালে হাত করেছে আমলে সালে হাত করলেই চলবে না তিন নম্বর কাজটাও করতে হবে অতাওয়া সহবিল হাক হকের দাওয়াত দিতে হবে হকের দাওয়াত দাওয়াতুল হক না বাংলাদেশে দাওয়াতুল একটা পার্টিও আছে এদের কাজ আছে খালি ওই যে পাও সোজা করো আর একামতে একটা আলিফতান বেশি হয়ে গেল নামাজ শেষ মোয়াজ্জেন শেষ চাকরি শেষ সবাই এই দাওয়াতুল হক না এই দাওয়াতুল হক না আরে বেটা পাও যদি একটু বাঁকাও তাই নামাজ হয়ে যাবে আজকে ইসলাম ধ্বংস হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে বিলুপ্ত করা হয়েছে আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে নবীর সুন্নাকে বাতিল করা হয়েছে রাষ্ট্রীয় ইসলামকে উৎখাত করে দেওয়া হয়েছে কোরআনকে তাবিজ দেখার মধ্যে নিয়ে গেছে কোরআনকে খতম করার জন্য নিয়ে গেছে কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে এই জন্য কোনো কথা নাই দাওয়াতুল হক এই দাওয়াতুল হক চললে ইহুদি খ্রিস্টানদের আপত্তি আছে আমার দেশে দেখবেন মুজাহিদ কমিটি আছে বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় আছে মুজাহিদ কমিটি এরপর এহুদি খ্রিস্টানরা বোম মারে না কেন এহুদি খ্রিস্টানরা যদি মুজাহিদের নাম শুনে ওরা ছত্রিশ হাজার ফুট উপরে গিয়ে বসে থাকে আর আমার দেশে মসজিদে মসজিদে মসজিদে মুজাহিদ কমিটি আছে এখন কেউ তালাশ করে তালাশ করে কিন্তু কুফাররাও জানে এই জিহাদ নবীর জিহাদ না এই জিহাদ কোরআন হাদিসের জিহাদ না এই জিহাদ থাকলে আর ওদের ভালো এই জিহাদ দ্বারা মুসলমানদের ইমানকে ধ্বংস করা হয় আমি তো বলি বুশের বোমার দ্বারা কিছু মুসলমান মারা গেছে হ্যাঁ এতে ইসলামের ক্ষতি হয় নাই বরং মুসলমানদের ইমান তাজা হয়ে গেছে মানুষ তো কত মরে লঞ্চ ডুবে আজকেও মরছে কতগুলো কত মানুষ মরে এরকম পুষে বোমা মারলো মুসলমান মরলো ইমান তাজা হচ্ছে আর ওদের পক্ষে ইসলামের কোন পরিভাষার পরিবর্তন করা সম্ভব না কিন্তু আমাদের ভিতরগত যে মশা সারপোকা সারপোকা এই বুসেরা ইসলামের জেহাদের অর্থ পরিবর্তন করে শিখাই দিল নফসের জেহাদ বড় জেহাদ এরা বলল ইসলামে মারামারি কারাগারি নেয় খবরদার আমার ভাইয়েরা এইভাবে ইসলামকে মুসলিমদেরকে যুবকদেরকে ইসলাম থেকে এমন ভাবে সরিয়ে দিল এখন এই যুবকরা ইহুদি খ্রিস্টানদের মতো জেহাদের নাম শুনলে কয় এটা ইসলামে নাই জেহাদ ইসলামে আছে কোরআনে আছে হাদিসে আছে আল্লাহ নবী যুদ্ধ করেছেন আল্লাহ নবীর মৃত্যু পরে তরবারি রেখে গেছেন সুতরাং বোঝা গেল জেহাদ কোরআনে আছে হাদিসে আছে নবীর জীবনীতে আছে এইটাকে কেউ বাতিল করতে পারবে না এটাকে যারা বাতিল করতে যাবে তারা দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে ঠিক কিনা ভাইরা আমার এজন্য আল্লাহ নবীর তরিকা ওই তরিকা আমাদেরকে আসতে হবে আমাদের কি শক্তি আছে এটা দেখার বিষয় না যুগে যুগে আল্লাহ তালা যত নবীদেরকে সাহায্য করেছেন মুসলমানদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল কম ছিল বদরের যুদ্ধে মুসলমান মুসলমান তিনশো তেরো জন নিরস্ত্র কাফেদের অনেক অস্ত্র আল্লাহ তারা বিজয় দিলেন কাদেরকে তাহলে অস্ত্র বেশি ছিল নবী এখানে চিন্তা করেন নাই যে এই তিনশো তেরো জন মানুষ মরলে ইসলামের কি হবে নাই চিন্তা ইসলাম হেফাজতের দায়িত্ব কার দিন কায়েমের দায়িত্ব কার আপনার আমার এখন মুসলমানদেরকে বাঁচাই থেকে আমরা যদি মরিয়ে যাই ইসলামের দাওয়াত দিবে কে এই মাদ্রাসার কি হবে মসজিদ কি হবে এই জন্য ইসলামের ছাড় দেই আর সাহাবা একরাম ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিয়েছে আমরা মুসলিমদেরকে বাঁচাবার জন্য ইসলামকে বিসর্জন দিই ঠিক কিনা ভাইরা আমার খেয়াল রাখবেন ইসলামের কোনো পরিবর্তন করার অধিকার দেওয়া হয় নাই আজকে ইসলামের পরিভাষার পরিবর্তন করেছে ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করে দিয়েছে এখন এহুদি খ্রিস্টানদের গোলামি করি আর আমরা সব জায়গায় মার খাচ্ছি এর থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহ রসুল সাল্লাহাম যে সবক দিয়েছেন পাঁচটা কাজের ওই পাঁচ কাজে আমাদেরকে আবার ফিরে আসতে হবে আল্লাহ সুবাহান হুয়া তাহলা আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন কি প্রশ্ন আছে নাকি কোরআশ আল্লাহকে মানত কিন্তু আল্লাহ তার তাওহিদের আসমা ও সিফাত অথবা আল্লাহর সত্তাগত গুণাবলী সম্পর্কে কিছু জানতে চাই এ সম্পর্কে ইমামদের মতগুলো ব্যক্ত করবেন ইনশাআল্লাহ আসলে তাওহিদের কোনো ভাগ নাই এইটা ভাগ করা আর একটা তাওহিদকে বিচ্ছিন্ন করা এটা পরিষ্কার হবেন আমরা বুঝাবার জন্য বলি যে তাওহিদ আল উলুহিয়াত তাওহিদ আর রুবিয়াত তাওহিদ ফিল আসমা ওয়া সিফাত তিনটা ভাগ করা হয় তাওহিদকে কিন্তু তাওহিদকে ভাগ করলে তাওহিদ থাকে না তাওহিদকে ভাগ করলে কি থাকে না এটা মনে রাখবেন আল্লাহ আর রব ভিন্ন জিনিস না আর আল্লাহর নামগুলো ভিন্ন জিনিস না আল্লাহ এক ও একক কাজী আল্লাহকে এক মানা মানে সবকিছুতে এক মানা বুঝাবার জন্য এই ভাগটা করেছেন অনেক আলেমরা আমরা ওটা বলি কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আসমাওয়া সিফাত আল্লাহ তালার সার্বভৌমত্বের মধ্যে আল্লাহর আনুগত্য করব এটা তাওহিদুল লুহিয়াত আর আল্লাহ তালার সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা বিধানদাতা এই সব বিষয়গুলো হচ্ছে রুবুবিয়াত আল্লাহ তালা একমাত্র বিচারক একমাত্র আইন বিধানদাতা একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র রক্ষাকর্তা একমাত্র আল্লাহ তালা সমস্যা সমাধানদাতা এই বিষয়গুলো রুবিয়তের অংশ এটা আল্লাহর এই মধ্যে আছে সবগুলো এরপরে আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে আর রহমান আর রহিম আর সত্তার আল জব্বার আল হাকিম আল মুইজ হ্যাঁ, এর যে নামগুলো আছে এই নামগুলোর ক্ষেত্রে আল্লাহর এককত্ব বজায় রাখা এর মধ্যে কাউকে শরিক না করা আল্লাহ খালেক মানে একক খালেক একমাত্র খালেক আল্লাহ তালা রিজিক দেওয়ার মালিক একমাত্র দেওয়ার মালিক আল্লাহ একজনই দেন এই জন্য আমরা নামাজের মধ্যে বলি ইয়া কানা বুধু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার কাছেই সাহায্য চাই আমাদের একমাত্র মাবুদকে ইয়া কানা আবুদু আমরা এবাদত করি গোলামি করি কার গোলামি করি আমরা গোলাম তবে আল্লাহর গোলাম কার গোলাম এক আল্লাহর গোলাম একমাত্র আল্লাহর গোলাম অন্যরা আল্লাহর গোলাম মূর্তির গোলাম ওরা মক্কার লোকেরা মূর্তি পূজা করত কেন পূজা করত মূর্তিকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম মনে করত মাধ্যম মনে করতো কোরআনে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে হাউলায় আমরা এই মূর্তিগুলো পূজা করি এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছাইয়া দিবে তাহলে মক্কার কুফাররা যে মূর্তি পূজা করত মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করে পূজা করত না আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম মনে করতো কোনটা করেন আর কাজ আছে মা না হুম ইল্লাহ আমরা এদের পূজা করি এজন্য ওরা আল্লাহর কাছে পৌঁছাই দিবে তাহলে একই কারণে যদি এই কারণে মূর্তি পূজা করলে তারা মোশেক হইয়া যায় একই উদ্দেশ্যে যারা আমাদের দেশে পীর সাবদেরকে পূজা করে মাধ্যম রূপে তারা কি মক্কার কুফারদের মতো মোশেক নয় এইবার চিন্তা করতেছেন কি বললো এটা মা না কত্তু মক্কার কুফার আশ্চর্য হয়ে গেছিল আমাদের দেশে এই কথাগুলো আশ্চর্য হয়ে যায় তাও হিদামন ভোলা বলছে কারণ এত বড় বড় পীর কি বলে এটা এটা আশ্চর্য হওয়ার কথা কারণ এগুলো শুনতে শুনতে আমার দেশে বুঝায় দুনিয়ার জজের কাছে যেমন কোনো কিছু বলতে হলে উকিল ধরতে হয় ঠিক এরকম আল্লাহর কাছে কিছু বলতে হলে কি লাগবে উকিল লাগবে সেই উকিলগুলো বিশ্বাস ওই শয়তানের একজন জিজ্ঞেস করেছিল শয়তানের ডায়েরিতে পড়ছিলাম একবার যে জিজ্ঞেস করলো শয়তান একটা লোক সারা জীবন অন্যায় করেছে সুদ খাইলো ঘুষ খাইলো মদ খাইলো এখন জীবনের শেষ পর্যায়ে বুড়ো হয়ে গেছে বউর কাছে মূল্য নাই ছেলে মেয়ের কাছে মূল্য ওরা বিয়ে করে এখন বউরের মূল্য দেয় শ্বশুরকে আব্বা ডাকে শাশুড়িকে আম্মা ডাকে ও এখন মসজিদে গিয়ে ঢুকছে এখন বুঝছে যে আল্লাহ ছাড়া কেউ নাই তুই ওরে ধোকা দরকার নেই ও তো সহজে ফিরবে না শয়তান কাজে খুব সহজ ওকে গিয়ে আসতে বুঝাই বেটা দুনিয়ায় একজন জজের কাছে বলতে হলে উকিল ধরা লাগে তো তুই সারা জীবন পাপ করেছিস অন্যায় করেছিস গুণা করেছিস তুই কি আল্লাহর কাছে ডাইরেক্ট বললে আল্লাহ শুনবে একজন উকিল ধর একটা পীর ধরাই দেয় এরপরে আমার বাকি কাজগুলো পীর সারি করাই সারে তার মানে আল্লাহ থেকে সরাবার জন্য বাকি যে কাজ সব করায় কে পীর সাহেব তরিকায় ঢুকেই দিল আমার মনে একটা আমি দেখছি চরমানের বিষয় বই আছে ভেদে মারেফাত এই দেশের সবচেয়ে ভালো পীর বলে চরমানের বিষয়কে চরমানের বিষয় ভেদে মারেফাত একটা বই আছে এই ভেদে মারেফাতের কয় পৃষ্ঠা ওটা ওই যে পনেরো পৃষ্ঠা না ওটা পনেরো পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠা সম্ভবত চব্বিশ পৃষ্ঠা লেখা আছে বান্দা অসংখ্য গুণা করতে করতে আল্লাহ তালা তাকে মাফ করতে চায় না পীর তখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করিয়া আবেদন করে ওই অনুনয় বিনয়ের কারণে আল্লাহ তারা তখন তাকে মাফ করিয়ে দেন তাহলে এখানে বলল পীর স্যার আল্লাহ মাফ করতে চায় না একটা শয়তানের আসল তারা বলে ফেলছে ওই তো লেখা আছে এটা চর্মনায় পীর সাহেবের সাতাশ খান বই আছে প্রসিদ্ধ বই যে কোনো লাইব্রেরি পাইবেন চরমনায় বাংলা বাজার যান ওদের নিজস্ব প্রকাশনা আছে আলে সাক প্রকাশনী ওইখানে গিয়ে বলবেন যে ভেদে মারেফাত একটা বই চাই ভেদে মারেফাত ভয়েকার চন্দ্রবিন্দু দেওয়া আছে ভেদে মারেফাত আপনার ভেদে মারেফাত পড়বেন এর মধ্যে পরিষ্কার লেখা আছে এই কথাটা না পাইলে আবার আমাকে ধরবেন হাতেমবাগ মসজিদে যাবেন শুক্রবারে একবারে সামনে দাঁড়াই বলবেন যে ভেদে মারেফাত বই পড়ছে আপনার এই বক্তব্য পাই নাই ওরাও খুশি হবে চরণের মধ্যে খুশি হবে খুব কারণ ওরা মোটে পায় না আর আপনার মতো লোক ভাইরা আমার পরিষ্কার লিখেছে আমি আপনাকে বলতে চাই কোরআনে কি বলা আছে কোরআন বলছে কোরআন পরিষ্কার বলছে ওই কে আছে কুলিয়া ইবাদি আল্লাদির আশরাফু আল আনফুসিহিম হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন আশরাফু আলা আনফুসিহিম যারা নিজের উপরে ইসরাফ করেছে জুলুম করেছে পাপ করেছে গুণা করেছে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ বান্দা আল্লাহর রহমাতিরে নৈরাশ হইও না আল্লাহ বললেন নৈরাশ হইও না যত পাপ করো অত্যাচার করো জুলুম করো আমি গুণা মাফ করবো সব ইন্নাল্লাহবা জামিয়া আল্লাহ তারা তোমাদের সব গুণা ক্ষমা করবেন আর পীর বলল না বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ মাফ করতে চায় না পীরে অনুনয় বিনয় করে বললে তারপরে আল্লাহ মাফ করেন আমরা কি পীরেরটা মানবো আমারটা মানবো আল্লাহটা মানবো পরিষ্কার হয়ে গেল কাজে এখন ওই পীরে হাত ধরে পার করবে ওই পৃষ্ঠাবের আরেক বই আছে মাওয়াজে সাকিয়া ওই বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে পীর ধরা ফরজ পীর ধরা কি ফরজ এরপরে লেখা আছে ওই বইয়ের নিচে লেখা আছে যদি কারো দুইজন পীর হয় তাহলে একসাথে উর্দুতে প্রথম দো পীর দো ডানা পাকারকে তুঝে বেহেস্ট মে লে জায়গা কুই হরজ নেই তোমার দুইজন যদি পীর থাকে দুই পীরে তোমার দুই ডানা ধরে বেহেস্তি নিয়ে যাবে কোনো অসুবিধা নাই দুই পীরে দুই ডানাদের বেহেস্তে নিয়ে যাবে বেহেস্তে আমার মালিক আল্লাহ নবী ছিলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব যে চাচা সারা জীবন নবীর খ্যাতমত করলো যে চাচা সারা জীবন নবীর পক্ষে ছিল এই চাচা আবু তালেব যখন মৃত্যু হচ্ছে আল্লাহর নবী সাল্লাম আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন বললেন চাচা সারা জীবন তুমি আমার পক্ষে কাজ করেছ অনেক জুলুম নির্যাতন সহ্য করেছ তুমি খালি বলো লাইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিতে হবে এই সাক্ষী ছাড়া কাজ চলবে না এটা এক ওই যে আমি বলি যে একদম শূন্য লাগছে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য একেবারে বুয়েট থেকে শুরু করে ধানমন্ডি পর্যন্ত শূন্য লাগলো এর কোনো মূল্য আছে একটা এক লাগলো এবারে এক একের ডানে এবারে একটা শূন্য দিল কত হবে দশ আর এক শূন্য কত হবে আর এক শূন্য কত হবে এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত বৃদ্ধি পাবে ঠিক এরকম ভাবে ইল্লাল্লাহ শিরিক মুক্ত হওয়া এটা যদি না হয় তাহলে কিছুই গ্রহণযোগ্য সব জিরো আল্লাহ নবী তার চাচা আবু তালেবকে বললেন যে বলো লাহা ইল্লাল্লাহ এতটুকু বললে আসফা লাকা আমি তোমাকে সুপারিশ করতে পারবো আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়া যাবে কারণ এইটা না হলে সুপারিশ করা যাবে না এইটা না হলে আল্লাহ তারা কসম করে নিয়েছেন আল্লাহ তারা বলেছেন দুইটা জিনিস নিজের উপর অজব করেছেন কয়টা জিনিস দুইটা জিনিস এক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে না তাকে জাহান নামে দিবেন না আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তাকে জান্নাতে দিবেন না তাকে জান্নাতে কোরআনে স্পষ্ট হাত আছে ইন্নাহু শিরিক বিল্লাহি ফাকাদ হাররাম আল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল আল্লাহ তালা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন কি করেছেন জান্নাতকে হারাম করে দিয়েছেন কাজী তুমি যত উপকার আমার করেছো কাজ হবে না আবু তালেব বুঝতো সবই শেষ পর্যন্ত মক্কার নেতারাও ছিল তারা বলল আবু তালেব শেষ পর্যন্ত বাতিজার ইসলাম গ্রহণ করবা বাপ দাদার ধর্ম ত্যাগ করবা মক্কার নেতারা তোমাদেরকে তিরস্কার করবে মক্কার মেয়ে লোকরা তোমাকে কাপুরুষ বলবে শেষ পর্যন্ত আবু তালেব মারা গেল ইসলাম গ্রহণ করার তৌফিক হল না লাইলাহ সাক্ষী দিল না আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন তাফসির ইবনে কাসির খুলে দেখবেন আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব এরপরে আয়াত নাজের হয়ে গেল হে নবী আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়ত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই বরং আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দিবেন হ্যাঁ হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহর নবী যখন তার নিজের চাচা হজরত আলীর আব্বা আবু তালেবকে হেদায়ত দিতে পারলেন না এর পরে যদি কোনো পীর বলে কোন বুজুর্গ বলে কোন অলি বলে উনি হেদায়ত দিয়ে দিবেন উনি তরাইয়া নিবেন পার করে নিবেন এইগুলো পীর না শয়তান উকিল হয়ে বসে আছে তোর ওকালাতি দিল কি এই যে বলল যে দুনিয়ার উকিলের কাছে কিছু বলতে হইলে জজের কাছে বলতে উকিল ধরা লাগে আল্লাহর সঙ্গে বেয়াদবি করে এই লোকগুলো আল্লাহকে একটা জজের সঙ্গে তুলনা করেছে একটা জজ ওই বেটা নিজের কোনো ক্ষমতা নাই আইনের অধীনে পরিচালিত বিচার করতে গেলে সাক্ষী লাগে আল্লাহ কেমন হাকিমিন সাক্ষীর প্রয়োজন নেই আল্লাহ তারা নিজে যথেষ্ট আল্লাহ তারা কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন ওরা সবাই বাধ্য এই লোকটাকে তুলনা করলো কার সঙ্গে আল্লাহ তারা সব জানেন ওরা কিচ্ছু জানে না আল্লাহ তালা কোনো উকিল নিয়োগ দেন নাই ওরা উকিল নিয়োগ দিয়েছে আল্লাহ বলছেন মাংদাল্লাহিহি কে আছে রকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া তাহলে উকিল নিয়োগ দেওয়া হয় নাই ওটা কেয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে যাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে তাদেরকে আল্লাহ পারমিশন দিবেন তারপরে সুপারিশ করতে পারবে তা আবার মন গড়া সুপারিশ করতে পারবে না কোরআনে বলা আছে ওলা সুপারিশ করবে ওই লোকদের জন্য যাদেরকে আল্লাহ নির্বাচন করবেন তাহলে আল্লাহ তালা যাদের ব্যাপারে বলবেন এই কোয়ালিটির লোকদের সুপারিশ করো ওদের জন্য করতে পারবে তাহলে সুপারিশ করনেওয়ালার অনুমতি দিবে আল্লাহ কার জন্য করবে তাও নিয়োগ করবেন কে তাহলে এরা কিসের ঠিকাদার হলো এরা কিসের উকিল হলো এই বেটা নিজে যে মাপ পাবে তার কোনো গ্যারান্টি আছে মনে রাখতে হবে এই কুসংস্কার আমাদের সমাজে আছে ইসলামের তাওহিদকে ভুলে গিয়ে এইগুলো এখন দলে দলে এদের পক্ষে লোক আছে কোটি কোটি মানুষদের অনুসারী আছে আপনারা কোরআন হাজিজকে যাচাই করবেন তারপরে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো আসমা ও সেবাদের যে বিষয়টা আল্লাহর নামের ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা রবুবিয়াতের মানে হচ্ছে আল্লাহ তার রব হিসাবে আল্লাহ তার আইন বিধান দেওয়ার মালিক এই হিসাবে আল্লাহর একত্ব বজায় রাখা আর উলুহিয়তের মানে হচ্ছে লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ তালার সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এক্ষেত্রে আল্লাহ আনুগত্যই চলবে সারা কারো আনুগত্য চলবে না এই একত্ব বজায় রাখা এটার নাম তাও হেদ এর নাম কি এর নাম তাও হেদ আল্লাহ তালা একাই একমাত্র শুধুমাত্র তিনি এটাই মুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে অমুসলিমদের পার্থক্য মুসলিমরা একমাত্র আল্লাহকে এই মানে অন্যরা আল্লাহকে ও মানে গায়রুল্লাহকে ও মানে বিষয়টা ক্লিয়ার ও আর ইর পার্থক্য ওরা বলে আল্লাহ ও আছেন নিন্দুনিল্লাও আছে গায়রুল্লাবি আছে খাজা বাবাবি আছে গাজা বাবাবি আছে ল্যাংটাবি আছে পীর বাবাবি আছে এরা সুপারিশ করবে হ্যাঁ এরা পার করে নিয়ে যাবে ইসলাম বলে না কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া কানাবুদু বা ইয়া কানাস্তাইন আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার কাছেই সাহায্য চাই আপনি একজনের আনুগত্যের কথা বলেছেন এবং তার কাছে বায়াতের কথা বললেন কিন্তু ওই ব্যক্তি কিভাবে নির্বাচিত হবে আমাদের দেশে এটা আমি বলেছি অবশ্য ইসলামের সুরা ব্যবস্থা আছে সুরা সুরা মানে হচ্ছে আহালুল হল্লে অলাক্ত অর্থাৎ যারা ইসলামের জ্ঞানে জ্ঞানী সর্বদিক থেকে যাদের জ্ঞান আছে যাদের রায় দেওয়ার মতো যোগ্যতা আছে এরকম লোকদেরকে নিয়ে একটা সুরা থাকবে পরামর্শ সভা এই পরামর্শ সভার মাধ্যমে একজনকে আমির নিযুক্ত করা হবে সেই আমির সুরার মাধ্যমে পরিচালিত হবে আল্লাহ রসুলামকে কোরআনে বলা আছে অশাহির হুমফিল আমর আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন কাদের সঙ্গে দেশের সব জনগণের সঙ্গে না বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আল্লাহ তারা বলেছেন হুম সুরা বাইনা হুম কাজে সুরা আছে ইসলামে এই সুরার মাধ্যমে সারা দেশের এখন বললাম না যে যেমন খ্রিস্টানদের একটা পোপ মারা গেলে তারা আর একটা বানায় কেমনে তারা কি গণভোট দেয় দেখেন একটা দিন কত বড় বোকামি ওরা আমাদেরকে বোকা বানাইলো ওরা আমাদেরকে বললো তোরা গণতন্ত্র নিয়ে থাক আর ওরা কিন্তু গণতন্ত্র মানে না ওরা পোপ নির্বাচন করতে ভোট দেয় গণভোট হ্যাঁ, গণভোট নাই দুনিয়ার খ্রিস্টানদের যারা আলেম আছে ওদের মধ্যে বিচক্ষণ যারা আর রায় দেওয়ার ক্ষমতা আছে এরা রোমের সেই ভ্যাটিকানে গিয়ে জমা হয় এরপরে তারা একজনকে নির্বাচন করে এটা ছিল ইসলামের তরিকা আপনারা দেখবেন হা আহানুল হল্লে যেটা আছে এইটার যারা তাদের পরামর্শে একজন আমির নিযুক্ত হবে এর মানে এই না যে গণভোট একজন ম্যাথর একজন পাগল একজন মৎখর একজন ঘুষখোর একটা সিগারেট দিলে পরে ভোট একটা পাওয়া যায় এই নির্বাচনের সময় আমি কয়েকদিন আগে বরগুন একটা ভাবি গেলাম তা আমার আগে এক চেয়ারম্যান সাহেব বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য এসে বললো কয় যে ভাই রাত্র যদি আর একটা পাইতো তাহলে আমার আর চেয়ারম্যান হওয়া লাগতো না কেন কয় যে রাত্রে প্রত্যেকের ঘরে ঘরে এক একটা শাড়ি দিয়ে গেছে এক প্যাকেট সিগারেট দিয়ে গেছে নইলে পান দিয়ে গেছে যে পান খেতে এক বিড়ে পান আর নইলে এক প্যাকেট সিগারেট দিয়ে গেছে ভোট একটা পাওয়া গেছে তাহলে যে লোকদের ভোটের মূল্য একটা সিগারেট এক পান্তা ভাত এইরকম যারা ভোট দেয় এদের ভোট নিয়ে আপনি ইসলাম কায়েম করবেন নেতা নির্বাচন করবেন দুনিয়াতে সবসময় শিক্ষিত লোকদের চেয়ে অশিক্ষিত লোক বেশি থাকে বুঝদারের চেয়ে বোকা বেশি থাকে এখন যদি কি করা হয় এই রকম গণভোট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মেধাবী বিচক্ষণ এবং সর্বোপরি যে আল্লাহকে ভয় করে এরকম লোকেরা ক্ষমতা আসবে না আসবে কারা ওদের দলের লোকেরা আসবে এজন্য আল্লাহ তালা এই গণভোট গণতন্ত্র এটাকে প্রতিবাদ করেছেন কোরআন বলছে ওয়াইং তোতে আকসারা মানফিল আরদে হে নবী আপনি যদি এই জমিনে যারা বসবাস করছে ওদের সংখ্যা গরিষ্ঠের মতের অনুসরণ করেন ওদের লুক আনসাবিল্লাহি তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তাতে গুমরা করে ফেলবে এ তো আল্লাহ নবীকে বলা হচ্ছে আবার জনগণকে বলা আছে জনগণকে আল্লাহ তারা বলছেন ওয়ালামু জেনে রাখো আন্না ফিকুম রসুল আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহ রসুল আছেন লাউ ইউতি আমরে তিনি যদি তোমাদের অনুসরণ করতেন বেশিরভাগ ক্ষেত্রে তাহলে তোমাদের কষ্ট হবে তাহলে পরিষ্কার হয়ে গেল নবীকে বলছেন আপনি সংখ্যাগরিষ্ঠ ভোটের অনুসরণ করবেন না জনগণকে বলছে তোমরা সংখ্যাগরিষ্ঠের রায় নবীর উপরে চাপাই দিও না তাহলে তোমাদের কষ্ট হবে এরকম কোরআনে বহু জায়গায় বলা আছে আকসার হুমলা ইয়াকেলুন আকসার হুমলা ইয়াস করুন আকসার হুম অমুক অমুক এই যে কাজগুলো আল্লাহ বলছেন এতে পরিষ্কার করে দিলেন যে বেশিরভাগ লোক বোকা বেশিরভাগ লোক অকৃতজ্ঞ বেশিরভাগ লোক বুঝ নাই এরকম ভাবে আল্লাহ তারা বলছেন কেন বলছেন এই লোকদের বেশিরভাগ লোকদের রায় অনুসরণ করা যাবে না তো সেজন্য ইসলামের যে সুরা আছে সেই সুরাটা বুঝতে হবে আপনি কবে ইসলামের সুরা আছে আমাদের সংসদ আছে আমি গরুরও দুইটা কি আছে শিং আছে ছাগলেরও শিং আছে গরুরও চারটে পাও আছে ছাগলেরও চারটে পাও আছে গরুর একটা ল্যাজ আছে ছাগলের ল্যাজ আছে এই জন্য গরু আর ছাগল কি এক গরু কেমন পর্যন্ত গরু আর ছাগল কেমন পর্যন্ত ছাগল গরু আর ছাগল এক না কাজী বুঝতে হবে ইসলামের সুরা আর এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এগুলো কি না এক না খ্রিস্টানদের তৈরি করা এগুলো ইহুদিদের তৈরি করা এগুলো আগে তৈরি করেছিল এর একটা কারণ ছিল দেখো আমি সেদিকে যাচ্ছি না আর জি আমরা যারা ইঞ্জিনিয়ার তারা তাদের মেধা দিয়ে ইসলামের খেদমত কিভাবে করতে পারি ইসলামের খেদমত করার অনেক সুযোগ আছে বহু লাইনে সবাই যে এক লাইনে কাজ করবে তা না আমার এই কথার অর্থ হচ্ছে এই যে আমরা যে যেখানে কাজ করি বাংলা একটা দেশ চলতে কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ কি আছে বিভিন্ন লাইনে কাজ করছে কিন্তু সবাই কিন্তু একটা শক্তিকে সাহায্য করছে আমাদের ইসলামের বিষয়টা এরকমই ইসলামে একজন আমির থাকবে আমিরুল মোমিনের অধীনে বিভিন্ন লাইনে কাজ করবে আপনারা আপনাদের পেশাই কাজ করবেন এইখানে বসে আপনার পেশায় যে কাজটা আপনার ইবাদত হবে আপনি মানুষের ঘর নির্মাণ করার জন্য আপনি মানুষের গাড়ি নির্মাণ করার জন্য চলাফেরার জন্য থাকার জন্য চলার জন্য বাহনের ব্যবস্থা করা এগুলো সব আপনাদের পরামর্শ চলবে তো এটা জনগণের খেদমত এর মাধ্যমে বসে আপনি ওখানে বসে মানুষকে তা হইতে দাওয়াত দেন আপনি যেখানে আছেন আল্লাহ নবীর সাহাবিরা কি করতেন যেখানে খেতে গেলেন ওখানে দাওয়াতের কাজ করতেন যেখানে যে গেছেন এই দেশে ইসলাম পৌঁছলে কেমন ব্যবসা করতে আসছে ওখানে তাহিদ দাওয়া দিত এইভাবে ইসলাম প্রচারিত হয়েছে আপনারা যে যেখানে আছেন আপনি ওইখানে দাওয়াত দেবেন এই জন্য কোরআনে বলা আছে আর দেখেন কি সুন্দর কোরআনে আপনার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়া কোরআনে সুরায় মমতানার চার নম্বর আয়াত আপনাকে উত্তর দিচ্ছে আল্লাহ তারা কোরআনে বলছে قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ দেওয়ার কাজ এজ কালুলে কৌমিহিম যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলল ইন্না বোরা মিনকুম আমরা তোমাদের থেকে বাড়া করলাম সম্পর্ক ছিন্ন করলাম বোঝা গেল কুফাদের থেকে বাড়া করতে হবে অমিম্মা তাবুদুন আমিন দুনিল্লা এরপরে বলছেন তোমরা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম কাফার না বিকুম আমরা তোমাদেরকে মানি না অবাদা বাইনানা বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা অবাদা আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা চির ঘৃণা শুরু হলো হাত্তা তুমিনু বিল্লাহ ওয়াহদাহু যতক্ষণ না তোমরা এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে এটা আমাদের দাওয়াত এই দাওয়াত আমাদেরকে দিতে হবে একা আপনি একা আছেন আল্লাহ তালা জন্য ইব্রাহিম আলাহ সালাম সম্পর্কে বলেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কনেতা ইব্রাহিম একটা উম্মা একটা জাতি আরে ইব্রাহিম তো একটা ব্যক্তি জাতীয় কি করে আল্লাহ কেন তাকে জাতি বললেন কারণ হচ্ছে এই একদিকে নমরুদের গোটা বাহিনী জনশক্তি অস্ত্রশক্তি শক্তি সব দাঁড়িয়ে আছে আর একদিকে একা এক ইব্রাহিম দাঁড়িয়ে আছেন তাওহিদের উপরে কামত পর্যন্ত যারাই তাওহিদের দাওয়াত দিবে তাদের আদর্শ পুরুষ দাঁড়িয়ে আছে এজন্য তিনি একা হলেও কেমন পর্যন্তের সব তাওহিদবাদী লোকেরা তার পক্ষে আছে এজন্য তিনি একটা জাতি হয়েছেন ঠিক এরকম ভাবে আপনিও যেই সমাজে থাকবেন যেখানে থাকবেন আপনি একা একা তাওহিদের দাওয়াত দেন আপনার বিরুদ্ধে জনগণ যাক দেশ চলে যাবে তারপরে আপনি একা মমিন ওখান থেকে আপনি দাওয়া শুরু করেন দেখবেন ইনশাল্লাহ আপনাকেও আল্লাহ তালা ইব্রাহিমের মতো একটা উম্মা হিসেবে কবুল করবেন কাজী ইঞ্জিনিয়ার হয়েও ইসলামের কাজ করা যাবে ডাক্তার হয়েও করা যাবে যে যেখানে আছেন আমাদের ভৈরব এক ডাক্তার আছে উনি আগে জেলায় লাইনই ছিল এখন তাও হইতে দাওয়াত দেয় এখন ওনার চেম্বারে কেচি আছে তাবিজ দেখলেই আগে তাবিজটা কাটে কয়টা শিরিক হইতে দাওয়াত দেয় এই তাবিজ কাটো এই দাওয়াত খতম মিলাদ বাপ হুজুরদেরকে বলে দিচ্ছে তোমাদের এমনি পয়সা দেবো দাওয়াত খতম পারবো না অনেক মসজিদ ইমামদেরকে সে একটা বেতন দেয় দাওয়াত না খাওয়ার জন্য কাজেই এই কাজগুলো আমাদেরও করতে হবে আমরা যেখানে থাকব আমাদের বড় সমস্যা তো সারপোকা মশা বড় সমস্যা না মশা তো আমাদের প্রকাশ্য শত্রু সারপোকা কি আপনি যখনই যাবেন সমাজের এক শ্রেণী আলেম এক শ্রেণীর আমাদের বলতে এখন কি হয় দুঃখ পেতে হয় তারপর বলতে বাধ্য আমরা আমাদের দাওয়াতের তাওহিদের দাওয়াতের বিরুদ্ধে কুফাররা যেরকম সোচ্চার তার চেয়ে বেশি সোচ্চার কারা কারণ এই জাতি মুর্দার খেতে খেতে শকুনের চেয়ে বদভ্যাস হয়ে গেছে একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে কারণ নতুন মাথা কামাইলে একটা পাঁচশো টাকার লাল নোট পাওয়া যাবে আর মহল্লার মোল্লাজি খুশি হয়ে কখন জানেন যখন শুনে কেউ মারা গেছে কি জন্য এই যে খতরে দাওয়াত পাওয়া যাবে মিলাদের দাওয়াত পাওয়া যাবে মৃত্যুবার্ষিকী চল্লিশ আছে না এগুলো দেশে আমাদের দেশে এগুলি কি ইসলামে আছে আল্লাহ এগুলো করেছেন এখন কোরআন তো চলে গেছে এই কাজই তাবিজ লেখা মুর্দার খাওয়া এছাড়া যদি আপনি যারা ধর্মকর্ম যারা না মুসলিম মুসলমান করে জন্মগ্রহণ করেছেন আমি মুসলিম ওরে জিজ্ঞেস করবেন আল্লাহ কোরআন নাজিল করলো কেন সে বলবে কি এই তো মানুষ মরলে খতম করাই থইবে এই জন্য চল্লিশে করা তিন দিনে করা এ আর যদি ভূতি ধরে তাহলে তাবিজ লেখার জন্য আছে না এরকম আমাদের যারা তাবিজ লেখে তারা এই হাদিসগুলো পড়ে যে তাবিজ জোলানো শিরিক পড়ে এরা তারপরও কেন ওই পড়াবার সময় ঠিকই পড়ে কিন্তু একটা চশমা লাগাইয়া দেয় কি লাগাই দেয় আপনারা যদি একটা গ্লাস লাগাই দেয় রঙিন গ্লাস আপনি দুনিয়া কি দেখবেন রঙিন দেখবেন বেশি কিচ্ছু লাগে না এ আপনারা যারা ছাত্র আছেন আপনাদেরকে একটা পড়াবার সময় শিক্ষক একটা বুঝে দেয় একটা ব্যাখ্যা দিয়ে দেয় বা আপনার ওইটা ব্যাখ্যা বদ্ধমূল হয়ে যায় মাদ্রাসা যখন পড়ানো হয় যে মানে আল্লাহ কা তামিমাতান ফকাত আশরাকা বিল্লাহ যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো হুজুর একটু বুঝে দিল কি দেখো এই তাবিজ আমরা যে লেখি এটা না এটা মক্কার কাফেররা আগে কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখত ওইটা শিরিক আর আমরা যেটা লেখি এটা কোরআন দিয়ে লেখি হাদিস দিয়ে লেখি এই জন্য শিরিক না ছাত্র মাথা জুড়ে বলে ঠিকই তাহলে আমরা তাবিজ লিখতে পারবো আচ্ছা আপনারা গিয়ে তাবিজে বইগুলো চেক করবেন প্রথম বিষয় এই তাবিজগুলো যে লেখে আসলে কি কোরআন দিয়ে লেখে কোরআনের নকশা আছে না বিসমিল্লা মানে সাতশো ছিয়াশি লেখে কিনা এরপরে সুরায় বাকারার নকশা আলেমরানের নকশা এসিনের নকশা আচ্ছা আমি যদি আজকে নামাজে দাঁড়াইয়া বলতাম সাতশো ছিয়াশি পাঁচশো পঞ্চাশ একশো সাতাশ তিন রুকু আপনারা কি বলবেন পাগল থেকে আসছে তাহলে বোঝার এটা কোরআন না নামাজে যদি সুরে বাকারার নকশা বললে নামাজ না হয় ওটা কোরআন না তাহলে তাবিজে যে নকশা দেখ ওটা কোরআন হল কি করে পরিষ্কার কিনা এরপরে বিষয়টা হচ্ছে এই আল্লাহর নবী কি তাবিজ কোরআন দিয়ে লিখেছিলেন ঝাড়ফুঁক জায়জ আছে আল্লাহ নবী ঝাড়ছেন এটা যায় আছে না যায় না কিন্তু এই তাবিজ লেখা এরপরে আবার লেখে কালো মুরগির তাজা রক্ত লাগবে কালো মুরগি কেন জানেন যেন ফার্মে মুরগি কেউ না নিয়ে আসে আর তাজা রক্ত কি জন্য জানেন তাজা রক্ত এই জন্য যাতে করে কেউ বাড়ির থেকে জবাই করে বোতল ভরে রক্ত জানিয়ে আসে হুজুরের বাড়ি এসে জবাই করে আর হুজুরের বাড়ি এসে জবাই করলে কোন পাগল এমন আছে যে এই মুরগি আমার ফেরত নেবে কাজে হুজুরের ফাও বাজারকে যাওয়া লাগলো টাকা তো পরে পাইবে হাতিয়ে পাঁচশো এক টাকা ওটা পরে আছে আর মুরগি পাইলে ফাও তো এইভাবে এই জাতিকে ধ্বংস করা হয়েছে এইভাবে কোরআনটাকে নিয়ে গেছে এই দিকে এই যে মনে রাখতে হবে যে কোরআনটা এসব কাজের জন্য আসে নাই আমার হুজুররা কি করবে মুর্দার খেতে খেতে এমন হয়ে গেছে আপনারা মারফুল কোরআনটা খুলে দেখবেন লেখা আছে তাফসিলি মারফুল কোরআন একটা এই যে সংক্ষিপ্তটা যেটা আছে মদিনা থেকে যেটা সেবেছে ওইটা বা আপনারা যে কোনো মারফুল দেখতে পারেন ফাউন্ডেশন আছে সুরায় বাকার একচল্লিশ নাম্বার আছে তফসিরে সুরায় বাকার ওইটার একশো বিরানব্বই আর সংক্ষিপ্ত পঁয়ত্রিশ পৃষ্ঠায় লেখা আছে পরিষ্কার মৃত্যু ব্যক্তির ইসারে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন দোয়া অজিফা সম্পূর্ণ হারাম যে পরে সেও হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম কাজ করে এই যে মুর্দার খাচ্ছে হারাম খাচ্ছে না হারাম খাচ্ছে সুদ খায় যে সে তো সুদ হারাম মনে করে খায় পাপ মনে করে জীবনের কোন এক পর্যায়ে তবা করতে পারে নসিব হইতে পারে আর এই বেটার করে কি মনে করে এবারে হারাম খায় সবের কাজ মনে করে তাহলে চোর চুরি করে ডাকাত ডাকাতি করে জেনাকার জেনা করে ওটা হারাম মনে করে করে ওর জীবনে তবা নসিব হতে পারে কিন্তু এই বেটা যে হারাম খাচ্ছে তার তবা নসিব কোনো সুযোগ নাই এই যে মনে রাখবেন এগুলো বেদাত এই হারাম কাজগুলো আমাদের সমাজে চলে আসে অথচ দোকান শুরু করার সময় মিলাদ দিয়ে শুরু করে আর যে মৌলবীর সুরটা ভালো হয় কি সুন্দর দাঁড়াইয়া মিলাদ পড়লে আরো খুশি এরপরে শুরু হলো কি দোকানে হারাম মাল বিক্রি করা এক নাম্বার মাল বিক্রি করলো আসলে তিন নাম্বার কোন নাম্বারই নেই এই যে লোকগুলো আছে নবীর নাম দিয়ে আল্লাহর নাম দিয়ে মিলাদ দিয়ে তারপরে শুরু করলো এগুলো আমাদের বর্জন করতে হবে আর কোনো প্রশ্ন আছে নাকি আমরা ঠিক কখন জিহাদ শুরু করব দিন প্রতিষ্ঠার জন্য এবং দিন প্রতিষ্ঠার মানহাজ যে একমাত্র জিহাদ এই ধারণাটির ব্যাপারে শরিয়াতের কোন ইয়ে আছে কিনা প্রথম বিষয় হচ্ছে এই দিন কায়েমের জন্য আমি একমাত্র জেহাদ বলি না জেহাদটাকে বলছি যে এটাই চূড়ান্ত চূড়ান্ত অর্থাৎ জেহাদের দিন কায়েমের রাস্তা আমি বলছি না শুরুতে যে দুধ সবাই যে কাজগুলো করে দাওয়াতের কাজ চলবে এক দলে দাওয়াত দিবে এক দলে তালিম দিবে এক দলে ব্যবসা করে মুজাহিদদেরকে টাকা দিবে এক দলে মুজাহিদদের পক্ষে লেখালেখি করবে এক দলে মুজাহিদদের বিরুদ্ধে যে অভিযোগগুলো তার জবাব দিবে আর এক দলে ময়দানে লড়াই করবে এটার নাম কি তাহলে এইভাবে দিন কায়েম হবে এখন এটার দলিল আছে আল্লাহ রসুল সাল্লাম কোরআনেও আছে বহু আয়াত আছে কোরআনে আল্লাহ তারা বলছেন এটা বলা আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি আমার উন্মতের একটা দল থাকবে কেমন পর্যন্ত ইউকাতিলুন আল হককে তারা হকের উপরে লড়াই করবে আল্লাহ বলছেন কোরআনে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন নিশ্চয় আল্লাহ তারা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তারা আল্লাহ রাস্তায় লড়াই করবে তারা মারবে আর মরবে তারা কি করবে মারবে আর মরবে তাহলে এখানে লড়াই কথা আছে এরকম শহীদ যারা হবে তাদের সম্পর্কে অনেক মর্যাদার কথা আছে এরা মৃত্যু না এরকম হবে আল্লাহ হাদিস তো আমি দলিল দিয়ে দিচ্ছি আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন বে বেখামসিন আমি তোমাদের পাঁচ টাকা আদেশ করছি আল্লাহ আমার না ওই পাঁচ টাকা আদেশ আমাকে আল্লাহ করেছেন সেখানে কি বলছেন সেখানে পরিষ্কার করে দিয়েছেন কি বিল জামা ঐক্যবদ্ধ হও বিচ্ছিন্ন হয়েও না এরপরে অবিস্বামী হত্যা এই তোমার জামার আমির থাকবে আমির আনুগত্য করবে কথা শুনবে আর মানবে অবিল হিজরতে অল জেহাদ হিজরত করবে জেহাদ করবে এখানে পরিষ্কার বলাই যাচ্ছে এটাই দলিল এই জন্য মনে রাখতে হবে এর বিপরীত কোন দলিল আমাদের জানা নাই যে কি করবে এর বিপরীতে গণতন্ত্র করবে কুপদেশে মিশে করবে অথবা খালি আসমানের উপরে কথা বলবে জমিনের নিচের কথা বলবে মাঝখানে কথা বলবে না হ্যাঁ জনগণকে দাওয়াত দিলে সব ইসলামে চলে আসলে আর জেহাদ লাগবে না আল্লাহর নবী আমাদের অনেক বড় বুজুর্গ ছিলেন আল্লাহ নবী যুদ্ধ করেন নাই লোহার পোশাক পরেন নাই বদরে যুদ্ধ করেছেন অহুদের যুদ্ধ করেছেন মার খেয়েছেন দান দান শহীদ হলো কেন এগুলো করতে হলো আল্লাহর নবীকে আমাদের চেয়ে বুজুর্গ কম ছিল নাকি অনেকে আছে যে করতে হলে ইমান লাগবে আমাদের তো ইমান তৈরি হয় না ইমানের মেহনত করতে হবে ইমানের মেহনত করতে হবে তো ইমান ছাড়া নামাজ দায়েজ আছে তো ইমান তোমার নাই তো নামাজ পড়তে কেমনে তোমার ইমান নাই রোজা রাখো কেমনে হজ করো কেমনে জাকাত দাও কেমনে বেঈমানের জন্য জাকাত ফরজ আছে নাকি নামাজ ফরজ আছে তো এখানে ইমান লাগে না ইমান লাগে কোন জায়গায় খালি আরে বেটা ওইখানে গেলে ইমান তাড়াতাড়ি তৈরি হয় আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া আল্লাহ শহীদদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে কিনা আল্লাহ রসুল কি বলেছেন কাফা আবিল ফিতনাতে বারকুল সাইফ তরবারির মাথার উপরে তরবারির ঝলকানি তার প্রশ্নের উত্তর হয়ে গেছে তার মানে যুদ্ধের ময়দানে যখন তরবারি দেখে চমকাচ্ছে যে কোনো মুহূর্তে গর্দানটা উড়ে যাবে এরপরেও সে আল্লাহর উপর ইমান রেখে আল্লাহর দিনের জন্য লড়াই করছে এরপরে তার ইমান সম্পূর্ণ কার দিকে তুমি পঞ্চাশ বছর মেহনত করে ইমানের মেহনত করে ইমান শক্ত করবা যুদ্ধের ময়দানে একবার তরবারির সামনে গেলে ইমান সম্পূর্ণ কি হয়ে যায় শক্ত হয়ে যাবে কার জন্য কাজে ইমানের মেহনত ওইখানে গিয়ে করো কাজে লাগবে আর সারা জীবন মেহনত তো করবে ইমানের মেহনত তারপরে দিন কায়েম করতে যাইবা জীবনেও সম্ভব হবে না এই জন্য মনে রাখতে হবে আমরা বলি ঠিক আছে দাওয়াতের কাজ করব কিন্তু শর্ত কি ওই যে সবগুলোকে সমর্থন করতে হবে ওই কাজের জন্য লোক লাগবে এখন তুমি বলো যে না ওটা দরকার নাই ওটা শুনলে আমি তো বলি বুশের মাথায় ভাস পড়তো তিনটা আর এগো মাথায় ভাস পড়ে কয়টা আরো বেশি পাঁচটা পরে এই জন্য মনে রাখতে হবে আজকে জেহাদ মানে কি চেষ্টা করা বলেন এরকম জেহাদ মানির চেষ্টা করা তো সালাত অর্থ কি সালাদ মানি হলো সালাদ শব্দ তাফসির বাইজাবিতে লেখা আছে নিতম্ব হেলানো এটার নাম কি সালাদ তাহলে আপনি কতক্ষণ ব্যায়াম ট্যাম করে সালাদ আদায় করেছি আদায় হবে হ্যাঁ সিয়াম মানে কি আর সালাতের আরেকটা অর্থ আছে দোয়া কিন্তু ওইটা আসল অর্থ সালাদ তাহারিকুস সালাবাইন নিতম্বের দুইটা হাড্ডিকে নাড়াচাড়া করার নাম হচ্ছে কি সালাত তাহলে আপনি কতক্ষণ নাড়াচাড়া করে তারপর সারা দাদাই করে আসছি আপনার সাথীরে থাপ্পড় মারবে বেটা বন্ধ করতে সালাদ এইটাকে বলে কোনটাকে বলে সালাতের উজু করতে হইবে এরপরে তাকবিরে না থাকবে তারপরে রুকু থাকবে সেজদা থাকবে সালাদ ফিরে এইটার নাম সালাদ কোথায় নাকি হা হ্যাঁ? এইখানে আর কোনো প্রশ্ন নাই হজ কাকে বলে হজ মানে আল কাস্ত মক্কার ইচ্ছা করে চোখ বন্ধকে বসে রইল হজ হবে কেন শব্দার্থ হয়ে গেছে এইখানে শব্দ তালাশ করে না সবাই বুঝে হজ মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে নির্দিষ্ট কিছু কাজ করার নাম কি এইখানে আর কোনো কিছু লাগে না যত সব বিপদ কোন জায়গায় জেহাদ দেখলে কারণ এইখানে কি আছে এই জন্য মনে রাখতে হবে জেহাদের মানে শাব্দিক অর্থ কি আছে অন্য অন্য পরিভাষাগুলো সালাদ সিয়াম জাকাত হজ এইগুলোর শব্দ অর্থ দিয়ে যেমন আদায় হবে না পারিভাষিক অর্থে ইসলামের পরিভাষায় যেটা ওইটা মানতে হবে ঠিক জেহাদের একটা পরিভাষা অর্থ আছে সেটা সাহাবিরা যেটা বুঝতেন সেটা মহাদ্দেশের কেরাম যা বুঝেছেন প্রত্যেকটা হাদিসের কেরামে জেহাদের বয়ান আছে আপনি ওইটা পড়েন তাহলে বুঝবেন যে মহাদ্দেশিন কি বুঝেছেন ওই বয়ানের মধ্যে নফসের জেহাদ বানেন নাই ওইখানে আনছেন ঘোড়ার বয়ান তরবারির বয়ান দুশ্মনকে মারার বয়ান মরার বয়ান আরে ভাই নামাজ পড়তে গেলে যেমন উজু করতে হয় জেহাদের মাদান এরকম সবকিছু আছে নামাজের যেমন উজু আছে জেহাদের উজু আছে নামাজ রুজু সব আছে হাত দো মুখ দো আছে না কোরআন ফাকসিল উজু হাকুম ওয়াই দেখবেন মারাফেক অমসা হবে রৌসিকুম কাবাইন এরকম জেহাদ রুজু আছে আল্লাহ বসর ওয়াইদুল হাম্মাস্তা তা তুমি কুয়া কুয়া অর্জন করো প্রস্তুতি গ্রহণ করো উজু হলো এরপরে নামাজে যেমন মসজিদে যেতে হয় জেহাদের ময়দানে মসজিদ আল্লাহর রাস্তায় ওই রাস্তা ওইটা আল্লাহর রাস্তা ওইটা এরপরে জেহাদের ময়দানে গিয়ে নামাজে যেমন কাতার সোজা করতে হয় জেহাদের মাদানে কাতার সাজা করতে হবে নামাজেরটা এরকম স্পষ্ট কোরআনে বলা হয় নাই কিন্তু ওইটা স্পষ্ট করে আছে ইন্নাল্লাহ সাবিলিহি নিশ্চয় যারা আল্লাহ রাস্তায় লড়াই করে কাতার বন্দী হইয়া কাতারে কথা আসছে কাতারে পরে তাকবিরে তাহারিমা তাকবিরে তাহারিমায় হাত কোন পর্যন্ত উঠাইতে হইবে এই নিয়ে হাদিসের কিছু হাদিস বিভিন্ন রকম আছে যে কারণে ফোকাহাদের একতলাপ আছে হাত কাত পর্যন্ত উঠবে না কান পর্যন্ত উঠবে কিন্তু লড়াইয়ের ময়দানে হাত কোন জায়গায় উঠেছিল কোরআনে আছে ফাদার বার রেকাব তাকবিরে তাহারিমা হ্যাঁ যখন তোমরা জেহাদের ময়দানে সামনাসামনি হলে ফাইদা লাকি তুমুল্লাদিনা কাফারু যখন কাফেরদের সামনে সামনাসামনি হইবা তারপরে ফাদার বার রেকাব ওদের গর্দানে মারো বোঝা গেল হাত উঠেবে কোন পর্যন্ত কাফেরদের গর্দান পর্যন্ত এরপরে রুকু সেজদা হ্যাঁ তুমুহুম যখন ধরাশাই করেছো বসে বসে এখন ফাসুদ্দুল ওয়াসাক ভালো করে বান্ধব বান্দার বারে সালাম ফিরাইবে না সালাম দুই দিকে আল্লাহ বলছেন ফাইম মান্নান বা দইমা ফিদান হয়তো এমনি যদি ভালো মনে করো এমনি ছেড়ে দাও আর নইলে ওর থেকে ফেদিয়ে নিয়ে ছেড়ে দাও এরপরে নামাজের পরে মোনাজাত হাদিসে নাই নবী করেন নাই কিন্তু জেহাদের ময়দানের কি আছে মোনাজাত আছে গনিমতের মাল ভাগ করো গনিমতের মাল ভাগ করো ফাকুলু মিম্মা গনিম হালাল আন বা পাক পবিত্র সবচেয়ে ভালো খাও এটা নিয়ে ঘরে নিয়ে খাও তাহলে বোঝা গেল এরপর বলা আছে জেহাদ করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তাহলে কি আমার আমল বন্ধ হয়ে যাবে কয় না ওটা কেমন চালু থাকবে শহীদটা চালু থাকবে হাদিসে আছে স্পষ্ট হবে তাহলে এত গুরুত্বপূর্ণ যে একটা এবাদত সেই এবাদতটা আজকে ব্যাখ্যা করা হচ্ছে কি জন্য দেখেন কুতিবা আলাইকুম সিয়াম করে আয়াত আর একই শব্দ কুতিবা আলাইকুম কেতালও করে আয়াত খালি বেশ কম সিয়ামের জায়গায় কেতাল হ্যাঁ কুতিবা আলাইকুম আর সিয়াম কুতিবা আলাইকুমুল কেতাল কুতিবা আলাইকুম সিয়াম নিয়ে কোনো কারো মাথা কামান নাই রোজা রাখো এতে বসেও খুশি আমেরিকার হোয়াইট হাউসে প্রতি রমজানের প্রথম দিনে মুসলমানদের সম্মানে একটা ইফতার মাহফিল দেওয়া হয় ঠিক কিনা একটা ইফতার মাহফিল দেওয়া হয় এই ইফতার মাহফিলে বাংলাদেশের অনেক বড় বড় কণ্ঠশিল্পীরা গিয়ে কি করে কণ্ঠশিল্পী মানে আলেমরা ওয়াজ করে যারা বক্তা আর কি এরা গিয়ে কি করে এরা কি ইফতারি সারে খেয়ে আসে তাহলে বুসেরও কোনো সমস্যা নাই আর সমস্যাটা কোন জায়গায় কতিবা আলাইকুমুল কেতাল কারণ আল্লাহ বলছেন অহকুর হুল্লাখুন কেতাল মানে লড়াই করা যুদ্ধ করা এখানে আল্লাহ বলছেন অহকুর হুল্লাখুন তোমাদের কাছে অপছন্দ মনে হবে এই জন্য মনে রাখতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ আহম্মুল ফরুজ আপনারা আমার একটা বই এখন প্রায় শেষ দিকে আসছে বইটা আসতেছে এটা আপনাদের যারা শিক্ষিত আপনাদের খুবই জরুরি এটা এটা লিখতেছি আপনার সারা বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে আগে কি চক্রান্ত হয়েছে বর্তমানে কি চক্রান্ত এই ফিলিস্তিন বলেন পূর্ব তিমুর বলেন আপনার দক্ষিণ সুদান বলেন বাংলাদেশ কিনে কি হচ্ছে এ সম্পর্কে এরশাদের রিপোর্ট আছে আমার কাছে এরশাদ কি বক্তব্য দিয়েছিল সেনাপ্রধান থাকা অবস্থায় এরপরে বর্তমান সেনাপ্রধান কি রিপোর্ট দিয়েছে এগুলোর ভৌগোলিক অবস্থানগুলো কি সব ছবি দিয়ে ইনশাল্লাহ এরপরে কুফফারদের বর্তমান যে চক্রান্ত আছে এরপরে আমাদের কি করণীয় আছে এটার উপর একটা পুরো একটা বই আসতেছে ইনশাল্লাহ এই বইটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই হবে যারা দিন কায়েমের জন্য কাজ করতে চান এরপর আর একটা বই আসতেছে একামাতে দিন দিন কায়েমের সঠিক পদ্ধতি সেখানে আসবে এই সব বিষয়গুলো কেমনি দিন কায়েম করবেন দিন কায়েম করতে গেলে আপনার মর্যাদা কি ইনশাল্লাহ এই বইগুলো পড়বেন আর এতক্ষণ যে আলোচনা করেছি এগুলো আপনাদের কাছে কিতাবুত তাহিদ আছে কিতাবুল ইমান আছে আমার লেখা এই কিতাবুল ইমান কিতাবুত তাহিদ এই বিষয়গুলো আছে আমাদের মধ্যে কুফফারদের মধ্যে পার্থক্য কোন কোন জায়গায় তারপর শুরুতে কিতাবুল ইমানের শুরুতে আছে নাস্তিকদের জবাব আছে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন সাইড নিয়ে স্থল বিজ্ঞান জল বিজ্ঞান আকাশ বিজ্ঞান সবগুলো নিয়ে লেখা আছে আপনারা এগুলো পড়লে ইনশাল্লাহ একটা নাস্তিক আপনাদের যেহেতু এখানে নাস্তিক বহুত আছে বাংলা বিভাগে বাংলা বিভাগের কিছু নাস্তিক আছে না আহমদ শরীফের ছাত্র যারা হুমায়ুন আজাদের ছাত্র যারা এরা কি আছে এদের মধ্যে অনেক নাস্তিক আছে কাজে এই নাস্তিকগুলোকে জব দিতে ওগুলো যথেষ্ট কাজ করবে তো আপনারা সেগুলো পড়বেন ইনশাআল্লাহ আমি যে জি আল্লাহ সবহান তারা আমাদের সকলকে যা কিছু বললাম এর মধ্যে যা ভুল হয়েছে সেগুলো মাফ করে দেন এবং যেগুলো সহি হয়েছে সেগুলো আল্লাহ তালা আমাকে এবং যারা শূন্য দশকলকে আমল করার তফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে তার দিন কায়েমের জন্য এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদেরকে কবুল করুন আমিন আমাদেরকে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের যান আমাদের মাল এবং আমাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তফিক দান করেন আমিন ওসল্লাল্লাহু তালা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক